الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه أبو داود বর্তমানে আমরা হজের মাসে রয়েছি হজের তিনটি মাস আল হাজ আশহুর উম্মা আলু মাত নির্দিষ্ট জানা হজের তিনটি মাস সওয়াল জিলকাদ এবং জিলহাজ এই তিনটি মাসের মধ্যে নিঃসন্দেহে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন এমনকি রমজানের শেষ দশ দিনের চাইতেও উত্তম সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন এই দশ দিনে অনেকগুলি এবাদাত অনেকগুলি আমাল সালেহ আমাদের জন্যে বিধিবিধান করে দিয়েছেন যাতে করে আমাদের মতো পাপি তাপি বান্দারা মহান রব্বুল আরামিনের সান্নিধ্য লাভ করে নৈকট্য লাভ করে পাপ থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পেতে পারে নিঃসন্দেহে এটা মহান রব্বুল্লাহ আরামিনের পক্ষ থেকে আমাদের প্রতি বিরাট এক এহসান এক করুণা দয়া এবং মায়া কারণ মহান রব্বুল আলমিন তার বান্দাকে মা তার সন্তানকে যে ভালোবাসে তার চাইতে অনেক গুণে বেশি ভালোবাসেন মহাব্বতের দয়া এবং মায়ার মায়ার একশো ভাগের একটা ভাগ মহান রব্বুল আলমিন সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন আর নিরানব্বইটাই রেখে দিয়েছেন তার নিজের জন্যে আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আরামিন কোরআন মজিদের মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ফজরের কসম এবং দশটি রাতের কসম আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহুমা যিনি কোরআনের সবচাইতে বড় মুফাসির ছিলেন তিনি বলেন এই দশ রাত্রির কসম অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিন এই প্রথম দশ দিনে আল্লাহ রব্বুল আলমিন এর গুরুত্ব সম্পর্কে কোরআনুল করিমে এবং মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনিও সাদ করেছেন আবুদাউল শরীফের সহি হাদিসে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম বলেছেন মা মিন এই মাসের প্রথম দশ দিনে আল্লাহর নিকটে নেক আমলগুলি সবচাইতে বেশি প্রিয় যেটা একটু আগে আপনাদের বলেছি যে রমজানের শেষ দশ দিনের চাইতে অতি উত্তম এই দশ দিন সাহাবা ইকরাম বলেন ইয়া আল্লাহর পথে জেহাদের চাইতে উত্তম তিনি বললেন জেহাদের চাইতে উত্তম তবে ওই ব্যক্তি যে নিজের জীবন মাল সম্পদ নিয়ে জেহাদের ফিল্ডে হাজির হলো আর কিছুই সেখান থেকে ফিরে আসলো না সেই ব্যক্তি ব্যতিরিকে অন্য হাদিসে আল্লাহ নবী বলেন আলাইসালাম আবদুল্লাহ বিন ওমার থেকে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন আইয়া মিন আদম ইন্দাল্লাহ ওয়ালা আহাব্বু ইলেই সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে প্রিয় দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে সৎ আমল করা আল্লাহ মিনা তাহলিল এই দশ দিনে তোমরা বেশি বেশি করে তাহালিল পাঠ করো তাহালিল মানে ইল্লাল্লাহ বেশি বেশি করে কারণ আফজার উদ্দিক ইলাহ আল্লাহ নবী অন্য হাদিসে বলেন সবচাইতে উত্তম জিকির কি ইল্লাল্লাহ তৌহিদের কালিমা ওয়া তকবীর এবং বেশি বেশি করে তকবীর পাঠ করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কবীরা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ এইভাবে তকবীর পাঠ ওয়া তাহমিদ এবং আল্লাহর হামদ পাঠ করো আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো তাহলে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করা আহমাদ মুস্তাদ আহমাদের সহি হাদিস এই দশ দিনে গুরুত্ব বুঝে সাইদ ইবনু জুবাইর একজন তাবি এত অধিক আমল করতেন যে আমল করতে করতে এমন অবস্থা হয়ে যেত যে আর শরীরে কুলাতো না এই দিনগুলির ফজিলত জেনে এর গুরুত্ব বুঝে কেন এই দিনগুলির গুরুত্ব এত বেশি ইবনা হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই যিনি বুখারি শরীফের ভাষ্যকার ফতহুল বাড়ির মধ্যে বলেন এই দিনগুলির গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যে বছরের এই দিনগুলিতে এমন কিছু গুরুত্বপূর্ণ এবাদতের সমন্বয় ঘটে যা অন্য অন্য সময় হয় না যেমন নামাজ তো থাকেই এর সঙ্গে রোজা এর সঙ্গে হাজ অমরা এর সঙ্গে কুরবানি এর সঙ্গে তকবীর এর সঙ্গে তাহমিদ এর সঙ্গে লাহ আরাফাতের দিন এই সব কিছু মিলে এই দশ দিনে যা এক সঙ্গে এই বাদতগুলি ঘটে অন্য সময় কিন্তু এতগুলি হয় না কাজী অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এবাদত এই দিনগুলিতে দিনগুলিতে একাত্রিত হওয়ার কারণে এই দিনগুলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে প্রিয় এবং সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই দশ দিন আমরা কি করব সংক্ষেপে আমরা আপনাদের কাছে আলোচনা করতে চাই তার মধ্যে আমাদের কুরবানিও আসবে ইনশাআল্লাহ প্রথম কাজ এই দশ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 ইমাম বুখারি উল্লেখ করেছেন তার বুখারি শরীফে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে তারা বাজারে বের হতেন যেখানে মানুষের সমাগম সেইখানে গিয়ে তকবির পড়তেন জোরে জোরে যার ফলে মানুষ শুনে তকবির পড়তো জোরে জোরে প্রতিধ্বনি হতো আল্লাহর মহিমা গুণকীর্তন আল্লাহর তকবির সবচেয়ে বড় মহান আল্লাহ সেই ধ্বনি প্রতিধ্বনিত হতো মক্কার মদিনার অলিতে গলিতে হজের ময়দানে আমার ফারুক রাজিল্লাহ তালা আনহু এত জোরে তকবির পড়তেন যে তাবু মিনার তার তকবির শুনে বা আবদুল্লাহ ওমার পুরা মিনা বাজার বা মিনার যেটা এরিয়া পুরা তকবিরে প্রতিধ্বনি হতো গম গম করে শব্দ হতো আকাশ পর্যন্ত এই শব্দ পৌঁছে যেত এমনভাবে তারা তকবির পড়তেন আজ এই তকবির পড়ার সুন্দরটা মিটিয়ে গেছে বলা যেতে পারে পড়ি না তাহলে এই আমভাবে সাধারণভাবে এই তকবির পড়তে হবে খাসভাবে নির্দিষ্টভাবে এই তকবির আরাফাতের সকালে আরাফাতের যেদিন দিন হবে ফজরের নামাজের পর থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত প্রতি নামাজের পরে তকবিরটা পড়া আগেরটা তো ছিল আমভাবে যখন ইচ্ছা তখন পড়বেন যত পড়তে পারেন আর এটা হলো কি খাসভাবে নামাজ সালাম ফিরার পরে মসজিদে মা বোনরা তাদের বাড়িতে প্রতি নামাজের পরে এই তকবির পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাহাম এই তকবির পড়বেন হাজি সাহেব যারা আছেন যারা হজ করতে গিয়েছেন তারা আরাফাতের ফজর থেকে না তারা দশ তারিখে ইয়ামুল হাজিল আকবর ইয়ামুল নাহার কুরবানের দিন এবং এই কুরবানের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন যাকে আল্লাহ হাজুল আকবর বলে নির্দিষ্ট করেছেন হজে হজ আকবর আমাদের সাধারণ মানুষের ব্রেনে ঢুকে আছে বা আমাদের দেশের হুজুররা বলে থাকেন হজ্জ আকবর হচ্ছে শুক্রবারে যদি হজ হয় আরাফার দিন হয় লা এই কথা ঠিক নয় সঠিক কথা কি সঠিক কথা হল কুরবানির দিন দশে জিলহজ যে দিন হাজি সাহেবদের সবচেয়ে বেশি কাজ সেই দিন পাথর মারতে হয় কুরবানি করতে হয় নাড়িয়া করতে হয় এরপর হালাল হয়ে মক্কায় গিয়ে তফ হেফাজা করতে হয় সাই করতে হয় মাথা মুন্ডাতে হয় এই দিনে সবচেয়ে বেশি এবাদাত এই জন্য একে হাজ আকবার বড় হজের দিন বলা হয় আমাদের যে একটা প্রচলিত কথা আছে এবং অনেকেই মিথ্যা কথা বলে যে সৌদি সরকার শুক্রবারে হজ আগে পিছিয়ে করে দেয় কারণ তার লস হয়ে যাবে শুক্রবার হজ হলে হাজদেরকে এই দিতে হয় ওই দিতে হয় এগুলি মিথ্যা কথাবার্তা এদের কোনো ভিত্তি নেই এই জন্য হাজে আকবার হল আরাফার দিনের পরের দিন আর সেটা হল যেমন নাহার যাকে বলা হয় বন্ধুগণ এই তকবির হাজি সাহেব যারা তারা কুরবানি করার পরে কি বলে পাথর মারার পরে কুরবানি করার পরে মাথা নাড়িয়া করার পরে জোহরের নামাজ পড়ার পরে এই তকবির শুরু করবেন আমরা শুরু করব বাইরে যারা আছি নয় তারিখের ফজর থেকেই কিন্তু হাজি সাহেবরা কখন করবেন দশ তারিখের জোহরের নামাজের পর থেকে ১৩ তারিখের আসর নামাজ পর্যন্ত এ হলো খাস তাকবির কিন্তু সাধারণভাবে তকবির দল প্রথম হজ থেকে নিয়ে তেরো তারিখের মাগরীব পর্যন্ত আলাদ তুল চলতে থাকবে অবধ চলতে থাকবে বিরতিহীনভাবে যে যখন পারবে এবং এই তকবির যৌথ কণ্ঠে না মাইক দিয়ে যখন বলবে তখন যখন ঈদের মাঠে যাবেন লা এটা সব সময় বিশেষ করে ঈদের মাঠে যখন যাবে তকবির পড়তে পড়তে যাবে তকবির পড়তে পড়তে আসবে এটাও কি বিশেষ সন্ন্যত ঈদের সালাতের সময় আমরা আলোচনা করব ইনশাল্লাহ তাহলে এক নম্বরে আমরা বুঝতে পারলাম এই দশ দিনের এক নম্বর করণীয় কাজ কি বেশি বেশি করে তকবির পড়া লা ইলাহিল্লাহ পড়া আল্লাহ আকবর পড়া আলহামদুলিল্লাহ পড়া এবং যে কোনো মুহূর্তে এটা পড়তে থাকবেন এবং বিশেষ তকবির যেটা বললাম আমরা নামাজের পরে আরাফার দিনের সকাল থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আমরা প্রতি নামাজের পরে মসজিদে পুরুষরা এবং মহিলারা তাদের মুসাল্লায় পড়বেন দুই নম্বর কাজ যেটা হলো এই দিনগুলিতে রোজা রাখা এক থেকে নিয়ে নয় পর্যন্ত রোজা রাখা কারণ রোজা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ নবী আলি সালাম বলেন যে মানসামা মানফি সাবিল্লাহ বাদ আল্লাহ ওয়াজহু আলান্না আনিন্না রিসাবিনা আলাই বুখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেন যে একটা সুন্নত রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে সহত্তর হাজার বছরের রাস্তা দূরে রাখবেন সুহান আর এই জন্যে রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবেন আর সৌমলি ওয়ান আজিবি আল্লাহ বলেন অন্য অন্য এবাদাত ফেরেস্তারা সোয়াব নির্দিষ্ট করে লিখে দেন কত পাবে কিন্তু রোজার এবার সোয়াব এর আজর এর প্রতিদান কত এটা আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই দান করবেন এই জন্য বোখারি শরীফ হাদিস এই জন্য রোজার ব্যাপারটা মনে রাখতে হবে এক থেকে নিয়ে আপনি নয় তারিখ পর্যন্ত একাধারে রোজা রাখবেন যদি না পারেন কমপক্ষে এই দিনগুলিতে সোমবার বৃহস্পতিবার কারণ আল্লাহ নবী সম্পত্তি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন তাও যদি সম্ভব না হয় বেশির দিনগুলি রাখার চেষ্টা করেন তাও সম্ভব না হলে আরাফাতের দিনের রোজা আল্লাহ নবী আলি সালাম বলেন সিয়াম আরাফা আহতাসিব আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আলাই সালাম আরাফাতের দিনের রোজার ফজিলত কি এর মহত্ব কি এর স্বভাব কি এর প্রতিদান কি আল্লাহ নবী বললেন আরাফাতের একটা রোজা রাখলে গত এক বছর এবং সামনের এক বছর দুই বছরের সমস্ত পাপ আল্লাহ কি করে দেবেন মাফ করে দেবেন একটা রোজা রাখলে আর নিঃসন্দেহে আরাফা একটা জায়গার নাম ঠিক না আর আরাফাতের দিন নিঃসন্দেহে হয় একদিনই কারণ আমাদের রোজার চাঁদ ঈদের চাঁদ দেখতে কম বেশ হলে আগে পরে হয় হয় না হয় না এখন যদি আমাদের দেশে অনেকেই এক ধরনের ইয়ে আছে বা ব্যাখ্যা করে যে নয় জিল হজ রোজা রাখতে হবে আল্লাহ নবী কিন্তু নয় জিল হজ বলে নাই কি বলছেন আরাফাত দিনের রোজা বলছেন আর আরাফাতের দিন নিঃসন্দেহে যেই দিন হাজি সাহেবান আরাফার ময়দানে অবস্থান করবেন এই দিন এমন এক গুরুত্বপূর্ণ দিন জাল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন এই আরাফার দিনে যত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে নিষ্কৃতি দান করেন অন্য কোন দিনে করেন না সুফান তাহলে এই দিন জাহান নাম থেকে নিজেকে নিষ্কৃতি নেওয়ার পানা চাওয়ার জান্নাত চাওয়ার আল্লাহর কাছে এই দিন এই জন্যে এই আরাফার দিনের রোজার গুরুত্ব রয়েছে আরাফা হয়ে গেল আজকে আপনি বাংলাদেশের তারিখের নয় তারিখে রোজা রেখে কি ফায়দা হবে তবে একটা কথা এক সময় ছিল আরাফা কবে হচ্ছে জানতাম না আমরা নিজেদের দেশের চাঁদ দেখে নয় তারিখে রোজা রেখে নিতাম ওজোর ছিল একটা ঠিক না কিন্তু এখন তো মাসাল্লাহ প্রথম জিল হজের চাঁদ সৌদি আরব ঘোষণা করলেই তার সঙ্গে আরাফা অবশ্যই ঘোষণা করবেন আর এই ঘোষণা সারা পৃথিবী সাথে সাথে পৌঁছে যাবে সব দেশের খবরাখবরে চলে আসবে পেপার পত্রিকায় আসবে যে কবে আরাফা হচ্ছে তাহলে এখন আর ওজোর নাই আছে কি যদি ওজোর থাকতো বলতাম যে আল্লাহ রব্বুল তার নিয়তের জন্য তাকে সব দিয়ে দিবেন কিন্তু এখন ওজোর নেই আপনাকে আরাফাতের দিন জেনে কবে হচ্ছে আরাফা সেই দিন রোজা রাখতে হবে তাহলে এই হল রোজা রাখা তিন নম্বর হল এই দিনগুলিতে বেশি বেশি করে জিকির আজগার করা আল্লাহ বলেন ওয়াদ কুরুসমাল্লাহমাত এই দিন নির্দিষ্ট দিনগুলিতে যেন তারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে আম জিকির সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আস্তাকফরুল্লাহ রাসুলের প্রতি দুরুদ পাঠ করেন ওটাও একটা জিকির আল্লাহ মাসাল্লি ওসাল্লিম আল্লাহ আবি মাহমদ আল আলী মাহমদ মোট কথা কোরআন একটা জিকির হ্যাঁ যত সাধারণ আম জিকির আছে এগুলি বেশি বেশি করে পাঠ করা কারণ আল্লাহ রবুল বলছেন এই নির্দিষ্ট দিনগুলিতে কেন যেন তারা আল্লাহর কি করে জিকির করে এরপরে যে কাজটা আসবে সেটা হলো এই দিনগুলিতে রয়েছে হজ এবং উমরা নিঃসন্দেহে হজ উমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নবী বলেন আল্লাহ উমরা তিলাল উমরা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন জান্নাহ মুত্তাফাকুন আল্লাহ নবী বলেন যে একটা একটা উমরা থেকে আর একটা উমরার মধ্যখানে যতগুলি পাপ সব আল্লাহ কি করে দেন মিটিয়ে দেন মাফ করে দেন আর হজ মাবরুর যে হজটা আল্লাহর কাছে কবুল হয় ওই হজটার প্রতিদান কি জান্নাত ছাড়া আর কিছুই নয় আল্লাহ একবার তাহলে এখানে একটা আমাদের জিনিস খেয়াল রাখতে হবে হাজ্জে মাবরুর আজ অনেকে জিজ্ঞেস করেন টেলিফোনে বাবা অফিসে এসে যে আমাদের তো টাকা পয়সা কম আমরা যদি তাসরি না বের করে একটু মিন্না মিন্না করে হজে যাই দুই নম্বর পথে হজ হবে কিনা এটা ওটা অনেক কিছু আমাদের এখানে দুইটা জিনিস আমি সংক্ষেপে খুব দ্রুত বলবো আপনারা ধরে নেবেন আমার খুব আশ্চর্য লাগে এবং অনেক জায়গায় বলেছি যে হাজি হওয়ার জন্য অনেক বড় ব্যস্ত মাসাল্লাহ বেতন কম পয়সা কম অমুক তমুক তারপর হজ করতে হবে হজ বড় না ইমান বড় যার ইমান নাই তার হজ নাই মুসাল্লি হওয়ার জন্য নামাজি হওয়ার জন্য ব্যস্ত না কারণ যে নামাজ পড়ে না সে মমিন মুসলমান নয় তার ইমান নাই আর ইমান ছাড়া হজ করলে কোনো ফায়দাও নেই অনেকবার বলেছি যারা বেনামাজি তারা নামাজ রাখ যারা বেনামাজি তোবা করে নামাজ শুরু না করা পর্যন্ত তাদের কোনো এবাদত কবুল হবে না জাকাত আদা করলে জাকাত হবে না রোজা করলে রোজা হবে না হজুমরা করলে হজুমরা হবে না কোনো মুসলমানের মেয়েকে বিয়ে করলে বিয়ে হবে না যদি নামাজি অবস্থায় বিয়ে করে থাকে এখন নামাজ না পড়ে তাহলে বউ তালাক দেওয়ার দরকার নেই বউ এমনি তালাক হয়ে যাবে এবং আরো যেটা কথা এর জবা করা জিনিস জবা খাওয়া যায় হবে না এ যদি মক্কা মদিনায় একে প্রবেশ করাও তার জন্য হারাম এবং জানা কেউ যদি থাকে তাহলে তাকে প্রবেশ করতে না দাও তার প্রতি জরুরি এতগুলি হুকুম তাহলে আজ আমাদের হাজ করার জন্য আমরা ব্যস্ত কারণ হজ করলে আলহাজ লেখা হয় হাজি ডাকা হয় নামাজি পড়লে তো নামাজি রাখে না এই নামাজি ভাই বলে কেউ কি কিন্তু হজ সেই হওয়ার জন্যে এই জন্য আমরা খুব সংক্ষেপে জানি হজ ফরজ হওয়ার জন্য পাঁচটা শর্ত পুরুষের জন্য আর মহিলাদের আরো একটা বেশি ছয়টা এক নম্বরে হজ মুসলিম হওয়া হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি মুসলিম হওয়া যে মুসলিম না তারপর হজ ফরজ না দুই নম্বরে সাবালক হওয়া যে সাবালক হয় নাই তারপর হজ ফরজ না বাচ্চারা যদি হজ করে তাহলে বাবা মা সব পাবে তার গার্জিয়ান সব পাবে বড় হওয়ার পরে টাকা টাকা পয়সা হলে আবার তাকে তার ফরজ আদায় করতে হবে তিন নম্বরে সুস্থ বিবেকের অধিকারী হতে হবে পাগল যারা এদের প্রতি হজ ফরজ না হজ করলে তার হজও হবে না ভালো হওয়ার পরে আবার তাই করতে হবে চার নম্বরে শর্ত তাকে স্বাধীন মানুষ হতে হবে স্বাধীন বলতে দাস দাসী আগে প্রথা ছিল কেনা গোলাম কেনা দাসী পাওয়া যেত এখন এটা তো নাই আলহামদুলিল্লাহ ইসলাম এটাকে উঠাবের জন্য বহু প্রোগ্রাম ইসলামে রয়েছে বিভিন্ন কাজে এই কাফারা রয়েছে গোলাম আজাদ করিতে হবে এই করতে হবে যাই হোক আজ পৃথিবীতে গোলাম কিনা বেচা হয় না তবে অন্য কোনো কায়দাতে গোলাম বানানোর সিস্টেম অবশ্য জারি আছে পৃথিবীতে যেটা আমরা অনেকে বুঝতে পারি যাই হোক দাস দাসী যদি হয় তারপরে তার হজত ফরজ না তবে যদি হজ করতে বলে তার বা হজ করে নেয় তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে পাঁচ নম্বর শর্ত হলো তাকে সামর্থ্যবান হতে হবে এই সামর্থ্যটা দুইটা একটা শারীরিক আর একটা হলো অর্থনৈতিক এতটুকু অর্থ হতে হবে যে তিনি হজ পিরিয়ডে পনেরো দিন দশ দিন চার দিন পাঁচ দিন বা এক মাস যেটুকু হজ করার জন্য সময় লাগে এই সময় মক্কা যাতায়াত মাসাইর হারাম মিনা মুজালাফা আরাফা এগুলির যাতায়াত খাওয়া দাওয়া থাকা এবং এই সময়টা তার প্রতি যাদের খোরপোষ ফরজ তা অর্থাৎ তার স্ত্রী ছেলে মেয়ে বাবা মা যাদের তার খরচ কাকে দিতে হয় এদের খরচাদি এদের লেখাপড়া বা ওদের যা প্রিয়জন বট কথা নিজের যাতায়াত খরচাদি এবং শারীরিক কি বলে বাড়ির পরিবারের সবার খরচাদি যদি দিতে পারে তাহলে তার প্রতি অর্থনৈতিকভাবে সে সামর্থ্যবান একটা হলো কি শারীরিক সামর্থ্যবান অর্থাৎ সুস্থ আসা যাওয়া করতে পারবে বিমানে উঠতে পারবে নামতে পারবে তওয়াফ করতে পারবে সাই করতে পারবে সব কাজগুলি করতে পারবে যদি শারীরিক সামর্থ্য না থাকে বুড়ো হয়ে গেছে বা বুড়ি হয়ে গেছে বা এমন অসুখ যে অসুখটা ভালো হওয়ার আর কোনো চান্স নেই কিন্তু অর্থ আছে তাহলে তাকে বদলি হজ করাতে হবে এমন ব্যক্তি দিয়ে যিনি নিজে তার হজ আদা করেছেন আমার দেশে দেখা যায় অমুক মসজিদের হুজুরকে পাঠাই দাও বদলি হজের জন্য কিন্তু হুজুর নিজেই তার বদলি হজ করেন নাই এবং মাঝাবের ফতোয়া দিয়ে দিলেন যে না বদলি হজ করার জন্য নিজের হজ করা দরকার নেই আল্লাহ নবী আলাইসালাম আরাফার ময়দানে হজের ময়দানে দেখলেন একজন বলে লাভবাই কান সুব্রমা সুব্রমার পক্ষ থেকে হাজির আল্লাহ কয় সুব্রমাকে কয় আমার ভাই বা আমার একজন আত্মীয় কয় তুমি হজ করেছো কয় না আমি তো হজ করি নাই কয় তোমার হজ আগে করো তারপরে সুব্রমার হজ তাহলে আল্লাহ নবীর হাদিস কি হলো আল্লাহ নবী তাকে বললেন নিজের হজ আগে করো তারপরে সবরুমার হজ মহিলা যদি হয় তার জন্য শর্ত হলো স্বামী অথবা মাহারাম পুরুষ সঙ্গে থাকতে হবে হয় স্বামী থাকবে সঙ্গে সফরে অথবা কোনো মাহারাম পুরুষ যাদের সঙ্গে তার বিয়ে হারাম বাবা ছেলে ভাই ভাতিজা ভাগিনা জামাই নিজের জামাই বা শ্বশুর যাদের বিয়ে করা হারাম যাদের সঙ্গে বিয়ে হারাম এমন কোন সাবালক পুরুষ তার সঙ্গে সফরে থাকতে হবে যদি না থাকে বা কিন্তু দুইজনের পয়সা দিয়ে আসার পয়সা নেই তাহলে তার হজ ফরজ হয় নাই খামাখা হজ টিমের সঙ্গে পাঠাই দিয়ে হজ করার জন্য ব্যস্ত হয়ে যাওয়ার কিছুই নেই কারণ তার প্রতি হজ ফরজ হয় নাই না তবে যদি না পাই তাহলে তারও বদলি হজ করাতে পারে ওই মহিলা অন্য কাউকে দিয়ে বদলি হজ করাতে পারেন যিনি নিজে হজ করেছেন তাহলে এই হজ আল্লাহ নবী আলিসাল্লাম বলেন এই হজের প্রতিদান মাবরুর হজের প্রতিদান তাহলে কয়টা শর্ত হলো পাঁচটা মুসলিম হওয়া সাবালক হওয়া সুস্থ বিবেকের অধিকারী হওয়া স্বাধীন হওয়া আর পাঁচ নম্বরে সামর্থ্যবান হওয়া শারীরিক এবং অর্থনৈতিক পুরুষ নারী যদি হয় তাহলে স্বামী অথবা মাহারাম পুরুষ সঙ্গে থাকা আল্লাহ নবী আলহিসাল্লাম বলেছেন যেই মহিলা আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন কোনো মাহারাম পুরুষ ছাড়া সফর না করে একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার স্ত্রী হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে হজের গেছে আমি জেহাদের নাম লিখিয়েছি আল্লাহ বলেন না জেহাদের নাম কাটাই দাও যাও তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে কি করো তাকে হজ করে নিয়ে আসো তাহলে জাহাদের মতো কাজ বাদ দিয়ে এ বাদাত বাদ দিয়ে পাঠিয়ে দিলেন স্ত্রীর সঙ্গে তাকে হজ করার জন্য এরপরে যেটা আছে এই দশ দিনের কাজ সেটা হলো কি দান খায়রাত করা যেহেতু উত্তম দিন এই দিনগুলিতে বেশি বেশি করে দান খায়রাত করা গরিব মিসকিনের প্রতি খেয়াল রাখা হাজির সাহেব হজ করতে আছেন প্রচুর টাকা পয়সা আছে মাসাল্লাহ আসার সময় তিনি বিরাট করে খানা দিয়ে ভোজ দিয়ে দাওয়াত করে গ্রাম এলাকার বড় বড় লোকদেরকে ডেকে মাসাল্লাহ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যার যেরকম আছে খরচ করে দিচ্ছে কিন্তু তার বাড়ির পাশেই তার আত্মীয় স্বজনের মধ্যেই বা প্রতিবেশী বা গ্রামে অনেক গরিব দুঃখী যাদের খবর নেই সেদিনকে একজন বলছিলেন যে এক হাজি সাহেব তার ছোট ভাই এরা গরিব উনি বড় লোক অনেক টাকা পয়সার মালিক তো ছোট ভাইয়ের বউকে বলছে এই দুই মন চাল তোমাকে দিলাম খেয়েও আমার জন্য দোয়া করো সেই সালামতের জন্য হজ করে ফিরে আসি হজ থেকে ফিরে গিয়ে কয় যে চাল যে তোমাদের দিয়েছিলাম ওটা ফেরত দিতে হবে তো দুই মন না পালে এক মন তো ফেরত দিয়ে দাও চিন্তা করছেন এত বড় ভোজ দেওয়ার মানে কি এত হই হুল্লা করা এই জন্য হাজ মাবরুর আল্লাহর নবী আলিসালাম অন্য হাদিসে বলেন মান হাজ আলিল্লাহ যে আল্লাহকে খুশি করার জন্য হজ করবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করবে ফালাম ইয়ার ফুস কোন প্রকার যৌন চর্চা যৌন কোনো চিন্তা ভাবনা করবে না স্ত্রীর সঙ্গে থাকলেও না বা অন্য কোনো নারীর প্রতি দৃষ্টি দিও না বা ধরনের কোন চিন্তা ভাবনাও করবে না হাজির সাহেব হজে গেছে মিনার রাত্রে দেখা যায় ফিল্ম ছেড়ে বসে আছে বা মেমোরি কার্ড দেওয়ালের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছে নজবিল্লা এ কি হজ কোন প্রকার যৌন কোন প্রকার পাপ কোন প্রকার ওয়াজিব তরক করবে না ওলা ফুসুক ওলা মান হাজ্জালিল্লাহ ফালাম ওলা মিয়া ইয়াফসুক কোন প্রকার ওয়াজিব তরক করবে না রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মহ ওই ব্যক্তি বাড়িতে ফিরে আসবে ওইভাবে যেইভাবে তার মারপেট থেকে সে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ শিশুর মতো সুহান আল্লাহ তাহলে হাজ্জে মাবরুর এর প্রতিদান জান্নাত আল্লাহর জন্য হজ করলে এই হজের বিনিময়ে সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে নিষ্পাপ হওয়ার জন্য কোনো চিন্তা নেই হাজ মাবরুর হওয়ার জন্য কোনো টেনশন নেই হাজি হওয়ার জন্য ব্যস্ত আমরা লা হাউলা বিল্লাহ যে আল্লাহ আল্লাহ বলেন আল হাজ আশহুরুম্মা আলুমাত ফমান ফরাদা ফিহিন আল হাজ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হাজ যার প্রতি হজ ফরজ হয়ে যাবে সে কোনো প্রকার পাপের কাজ করবে না কোনো প্রকার যৌন চিন্তা ভাবনা বা কাজ করবে না এবং কোনো প্রকার অজে ফরজ তরক করবে না তাহলে মাবরুর আল্লাহর কাছে মাবরুর হজ হওয়ার জন্য শর্ত পাঁচটা খেয়াল করেন কারণ অনেকে হয়তো হজে যাবেন বা অনেকে চিন্তা ভাবনা করছেন এক নম্বর শর্ত হলো এই হজটা কার জন্য হতে হবে আল্লাহকে জন্য হাজি হওয়ার জন্য না মানুষ হাজি বলবে টেলিফোন করে বলবেন হ্যাঁ আমি এখন ওখানে এত তফ হলো অমুক হলো তমুক হলো লা খুব জোর বলতে পারেন আমি হজ যাচ্ছি বাবা মা বা মুরব্বীরা দোয়া করবেন আল্লাহ যেন সঠিকভাবে আমার হজ মাবরুর করেন এবং আমাকে নিষ্পাপ শিশুর মতো যেন ফিরে আসার তভিক দান করেন তো চাইতে পারেন বরং আপনার কাছে তারা দোয়া চাইবে আল্লাহ নবী আলিসালাম যখন আমার ফারুক রাজিয়াল্লাহ তালু হজে যাচ্ছিলেন তালু তাকে বলছিলেন দোয়া তোমার নেক দোয়া তো আমাকে ভুলে যেও না নবীও দোয়া চেয়েছিলেন তুমি যে নেক দোয়া করবে হজের পিরিয়ডে আমাকে ভুলে যেও না তাহলে হাজি সাহেবদের কাছে দোয়া চাওয়া যায় আছে যে কোনো ভালো লোকের কাছে দোয়া চাওয়া যায় আছে এবং সেই দোয়ার অশিলা করাও যায় যে আল্লাহ অমুক আমার জন্য দোয়া করছে ওর অশিলা আমাকে মাফ করো ক্ষমা করো বা দাও বা এ করো যাই যাচ্ছে দোয়ার অশিলা করা যাই হোক এক নম্বরে আল্লাহর জন্য হজটা হতে হবে আর যে কোনো এবাদত কবল হওয়ার জন্য আল্লাহর জন্য এখলাস শর্ত তাছাড়া এবাদত কবল হবে না দুই নম্বর এই হজটা রাসুলের তরিকায় হতে হবে তার তরিকায় এখন হজের মাঠে চলে যান এক এক তরিকার এক এক হজের বই দশটা কালেকশন করেন পড়ে দেখেন কারোর সঙ্গে কারো মিল নাই রাসুল কয়বার হজ করেছেন রাসুল হোসেন একবার হজ করেছেন চারটা উমরা করেছেন এবং এই চারটাই উমরা ছিল জিলকদ মাসের আমার দেশের হুজুরদের ফতোয়া হলো হজের মাসে উমরা করা যাবে না মুফতি সাহেবরা বসে আছেন ফতোয়া নিয়ে আল্লাহ নবী বলেন দাখালাত দাখালাল দাখালাতিল উমরাতিল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ কেমন পর্যন্ত উমরা হজের মধ্যে প্রবেশ করে গেছে আল্লাহ নবীর চারটা উমরা চারোটাই ছিল কি জিলহজ মাসে হজের মাসে হজের মাসে উমরা করা যাবে না আবার হজের মাসে উমরা করলে হজ ফরজ হয়ে যাবে এই ধরনের হাদিস কোরআন পরিপন্থী ফতোয়া দিয়ে আমাদের ভরা আছে সেদিনকে একজন আমাদের ঢাকার বড় এক মসজিদের ইমাম সাহেব টেলিফোন করছেন দুই দিন আগে আমরা মিনাতে কেন গিয়ে আমরা কসর নামাজ পড়বো আরাফাতে কেন পড়বো আর এই জন্যই পড়বেন যে আল্লাহর নবী পড়েছেন আকার উসমান পড়েছেন উসমান রাজি আল্লাহ তালা আনহু পুরা নামাজ পড়েছিলেন মসজিদে খাইফে সাহাবারা বল কেন বলে অনেক গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষ আসছে যদি আমি কসর নামাজ পড়ি তোরা মনে করবে বুঝি নামাজ এখন দুই হয়ে গেছে চার আর নাই এই ভুল ধারণা যেন তারা না হতে পারে আরাফাতে গিয়ে এক আজানে দুই একামতে জোহর এবং আসর পড়বে দুই রাকাত করে মিনায় ফিরে এসে এক আজন দুই একামতে তিন রাকাত মাগরি পড়বে দুই রাকাত এসা পড়বে আমাকে হবে এটা নাই এখন ওই খতিব সাহেব হুজুর সাহেব ঢাকার বিরাট এক মসজিদ নাম বললে সবাই চিনবেন জিজ্ঞেস করছে আমি তো কেতাবে পড়ছি তাই বললাম হজুর সাহেব কেতাবে পড়েছেন আমি রাসুলের হাদিসের কথা বলছি আমাকে জিজ্ঞেস করছে আপনি কি হানাফি মাঝহের একজন আমি বললাম অবশ্যই হানাফি মাঝহাবে কি বলেছেন যে কোরআন ও হাদিস পাইলে ইমামের কথা নিয়েও কিতাবের কথা নিয়েও হুজুরের কথা নিয়েও আছে নাকি তা তো নাই তাহলে তাহলে আপনি কোনটা নেবেন কিতাবে পড়েছেন আর আপনাকে আমি হাদিসের কথা বলছি কোনটা নেবেন এবার মাঝাবি হজ করে হজ মাবরুর হওয়া দুষ্কর আছে রাসুলের হজ করার চেষ্টা করবেন আল্লাহ নবী বলেন খুদু আছে কাকুম আমি রসুলের কাছ থেকে তোমরা হজের পদ্ধতি নিয়ম কানুন সব শিখে নাও হজের ময়দানে আল্লাহর নবী তার হজ পিরিয়ডে তার বিদায় হজে তিনি বারবার এই কথা শাহবাদেরকে ঘোষণা করছেন খুদু আর নিমান আছে কাকুম তোমরা আমার তার থেকে হজ শিখে নাও বরণে তোমরা হজ শিখে নিবে আবু উমার উসমান আলী রাজি আল্লাহ তালা আনহুম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ হাম্মাল রাহিমাহুল্লাহ জামিয়া বলেন এই তোমরা হজ শিখে নিবে হানাফি মালিকি সম্বলি হানাফি মালিকি সাফি হাম্বালিদের মাঝাব থেকে এই হজ শিখতে হবে কোথা থেকে মোহাম্মদ রসুল্লাহাম থেকে তিনি চলে গেছেন তার হাদিস রয়ে গেছে তার হজ বিশদ বর্ণা রয়েছে এই জন্যে দেখা যায় হজের ময়দানে উল্টা পাল্টা বহুত বলছিলাম দুই নম্বর শর্ত হজ মাবরুর হওয়ার জন্য কি এক নম্বর আল্লাহর জন্য এখলাস দুই নম্বরে সুন্নতের ইত্তেবা রসুলের তরিকায় হজটা হতে হবে কাজে হজটা করার আগে দেখতে হবে হাদিস পড়ে বা এই কোরআন হাদিসের আলোকে কোনো বই লেখা থাকলে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা শেখ বিন বাজ রাহিমহল্লা তার লেখা হজের যে বই রয়েছে এর চাইতে উন্নত মানের পৃথিবীতে কোনো হজের বই হতে পারে না কিন্তু আমার দেশের পীর সাহেবরা হুজুররা আহ খবরদার অহাবিদের দেশের বই নেবা না তোমার হুজুরে কেবলার বেদাতির শ্রী কুফুরে যারা ডুবে আছে তাদের হজ বই পড়ে মাবরুর হজ হওয়া বড় কঠিন রয়েছে কঠিন ও জটিল কোন সন্দেহ নেই তিন নম্বরে হজ পিরিয়ডে কোন প্রকার পাপ কোন প্রকার পাপ চলবে না আপনি যখন দুই নম্বরে পথে হজে যাবেন তখন পাপ হলো না হলো না আপনি তাসরিফ ফাঁকি অমুক তুমুক কয়েকলে কি শর্ত ছিল অমুক ছিল তুমুক ছিল কোন এই আপনার হজ বলা যেরকম ফরজ এই দেশের সরকারের যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এই নিয়ম মানা আপনার প্রতি অজীব অজীব তরক করলে গোনা হবে না হবে না শাস্তির হকদার হবে না হবে না এবং এই বছর করেছে কি পুরা বন্ধ মক্কাতে হজের তাসরি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ওখান থেকে বের হতে পারবে তাসরি ছাড়া এবং আমি দুই বছর আগে শুনেছি যে এই দেশের হোম মিনিস্ট যে হোম কি বলে ওটাকে হোম মিনিস্টার না যেটা আমরা কি বলি স্বরাষ্ট্রমন্ত্রী উনি ঘোষণা করছেন আমি স্বয়ং যদি যাই আমার তাসির না হলে জওয়ানরা যারা পাহারা দিচ্ছ ঢুকতে দিবে না এটা মানা অজীব আজ বিভিন্ন দল পাঁচশো টাকায় হজে নিয়ে যাচ্ছে এক হাজার টাকায় হজে নিয়ে যাচ্ছে হজ করতে হবে হাজি হইতে হবে বাস এটা নিঃসন্দেহে পাপ কাজে এই পাপ হলে হজ মাবরুর হবে না আপনার হজ হতে পারে কিন্তু মাবরুর হজ হবে না হজ হয়ে যাবে বলবো না যে আপনি আরবার আপনাকে ফরজ হজ আদা করতে হবে কিন্তু মাবরুর হজ হবে না মনে রাখতে হবে কাজে সর্ব প্রকার পাপ মুক্ত থাকতে হবে দুই নম্বরে যৌন কোনো প্রকার চিন্তা ভাবনা করা যাবে না বই নিয়ে কোনো করা যাবে না জিকির আজকারে বারোতে মাসগুলো থাকতে হবে যদি আসে সাথে সাথে সেদিক থেকে মন ফিরাতে হবে তিন নম্বরে কোন অজীব ফরজ ত্যাগ করা যাবে না চার নম্বরের শর্ত হল আপনার হজের টাকা পয়সা হালাল হতে হবে সুদখোর ঘুষখোর ফিল্মবাজ নায়ক নায়িকা ফিল্ম করে টাকা উপার্জন করে এটা হজ করে আবার গিয়ে পেপার পত্রী ও সাংবাদিকরা মাসাল্লাহ বিরাট করে তার ছবি দিয়ে আর বিরাট কিছু ঘোষণা করে দেয় কোন হারাম টাকা দিয়ে হজ করলে তার হজ মাবরুর হবে না কবুল হজ হবে না এবং যেই শরীর হারাম খেয়ে বড় হয়েছে মোটা তাজা হয়েছে রক্ত এই শরীর দিয়ে ডাকলে আল্লাহ সে তার হজ কবুল করবে না কোনো ইবাদতই কবুল হবে না শরীরে যদি হারাম উপার্জন খেয়ে শরীরে রক্ত মাংস তৈরি হয় এইভাবে তার পোশাক আদি হারাম যদি হয় হারাম পয়সার পাঁচ নম্বরের শর্ত হলো তার এক নম্বরে পাঁচ নম্বরের শর্ত হলো হজের পরে তার জীবন তার নতুন ডায়েরি খুলতে হবে নতুন জন্ম হতে হবে অর্থাৎ পাপ পঙ্কিলতায় আর আগানো যাবে না এবং নিঃসন্দেহে যে আল্লাহর জন্য হজ করবে রাসুলের তালিকাই করবে হালাল টাকা দিয়ে করবে কোনো প্রকার পাপ করবে না হজ পিরিয়ডে কোনো অন্যায়ের সঙ্গে জড়িত হবে না ঝগড়া ফাসাদ করবে না হানাহানি করবে না খাওয়া কম হলো বেশি হলো আমরা হজের সময় দেখেছি কি জানেন এক মনে করেন টাকা দেয় নাই খাওয়ার টাকা দেয় নাই এখানে হামলাকে হজ গ্রুপকে ওইখানে গিয়ে খানা খেয়ে যাচ্ছে ওরা কে জানে কে খাইছে না দিয়েছে এমনও দেখেছি যে পাশের আমরা হয়তো এইখানে আছে এক লোক পাশের ওরা হয়তো ওদের খাওয়া দাওয়া ওইখানে গিয়ে খানা দানা খেয়েছিল আসতেছে হাজি সাহেব হাজি হইতে হবে বাস ঝগড়া গালি চিল্লা চিল্লি হিল্লা হিল্লি এই সমস্ত দুই নম্বরই ময়লা টয়লা ফেলে যেখানে সেখানে বোতল এটা ওটা ফেলে মানুষকে কষ্ট সব পাপের কাজ তাহলে সমস্ত পাপ মুক্ত আর হজের পরে সত্যিকারে যার মাবরুর হজ হবে কারণ সে কি জান্নাতে জান্নাত তার জন্যে সে নিষ্পাপ শিশু নিঃসন্দেহে তার জীবনটা সব পরিবর্তন ঘটবে সবকিছু ভালো কাজে থাকবে আগে মন্দ কাজে দূরে থাকবে এইগুলি শর্ত পাওয়া গেলে সেটা হল মাবরুর হজ দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারা হজ করতে এসেছেন এবার আসতেছেন সব বাড়ি হজ যেন আল্লাহ মাবরুর করেন সবাইকে নিষ্পাপ শিশুর মতো যেন ফিরিয়ে নিয়ে যান আর যারা নিয়ত করতেছেন সামনে সবাইকে এই শর্ত অনুযায়ী হজ করার তবিক দান করেন বন্ধুগণ এরপরে যেটা কাজ থাকবে আমাদের সেটা হলো তোবা করা এই দশ দিনে কি বেশি বেশি তোবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের জন্ম দুইটা দুইভাবে হয় একটা মারপেট থেকে জন্ম নিষ্পাপ শিশু এই নিষ্পাপ শিশু বড় হয় পাপ করে অন্যায় করে করে না করে না এটা বন্ধ করি না এরপরে যখন আবার তার জীবন ডায়েরিটা কালো হয়ে যায় নতুন করে আটটা জন্ম সেটা তোবা করে ইস্তেকফার পড়ে তোবা করে ইস্তেকফার করে এই জন্য এই দশ দিনে বেশি বেশি করে তোবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান তোবা নাসুহা করেন তোবা নাসুহার জন্য শর্ত এক নম্বরে পাপের কাজ ছাড়া দুই নম্বরে আল্লাহকে খুশি করার জন্য তোবা করা তিন নম্বরে এই তোবা সমস্ত পাপ থেকে করা চার নম্বরে মানুষের হক থাকলে সেটা মিটিয়ে নেওয়া তার সঙ্গে আর পাঁচ নম্বরে আল্লাহর সঙ্গে অদা করা আর আমি এই কোনোদিন এই পাপগুলি করব না এগুলি হলে তোবা না সুহা হবে কি হবে খাঁটি তোবা হবে এবং এই তোবা হলে আল্লাহর খাঁটি বান্ধা হওয়া যাবে এরপরে যেটা কাজ এই দশ দিনে সেটা হলো এর বিপরীত সমস্ত পাপ থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে অন্যায় থেকে হারাম থেকে আজকাল দেখা যায় এই দশ দিন আর অন্য অন্য দশ দিন প্রায় সমান দেখা যায় প্রায় সমান সমান দেখা যায় মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না আজিম একটা যে জিলহান মাসের উন্নত দিনগুলি চলে গেল আল্লাহর প্রিয় দিনগুলি চলে গেল গুরুত্বপূর্ণ দিনগুলি চলে যাচ্ছে মানুষের মধ্যে এটা কিছুই বোঝা যাচ্ছে না রমজানের শেষ দশ দিনের চাইতো এই দশ দিন উত্তম রমজানে তো একটা মানুষ সংযত হয় খারাপ পাপ করতে অন্যায় করতে জুলুম করতে আর এই দশ দিনে আমরা সহজভাবে কাটাই না এই দশ দিনে আমরা পাপ থেকে অন্যায় থেকে হারাম থেকে আমরা বিশেষ করে ঈদের দিনে আমরা খারাপ থেকে বাঁচার চেষ্টা করব। এরপরে যেটা কাজ আসবে সেটা হলো কুরমা কি করে আপনার ঈদের নামাজ পড়া ঈদের নামাজ নিঃসন্দেহে ঈদের নামাজ অধিকাংশ ওলামাদের মতে মাঝাবে এটা হলো সুন্নতে মোয়াক্কাদা কেউ কেউ অজীবও বলেছেন বিশেষ করে আমাদের হানাফি মাঝাবে এটা অজীব বা ওলামায় মহাক্কিনরাও অজীব বলেছেন ঈদের নামাজ পড়া ঈদের নামাজ দুই রাকাত মুসাল্লাতে গিয়ে নামাজ পড়া কি সুন্নত বাইরে মাঠে গিয়ে নামাজ পড়া যদি বৃষ্টি হয় বা মাঠ না থাকে তাহলে মসজিদে পড়া কি জায়জ রয়েছে সুন্নত কি মাঠে গিয়ে নামাজ পড়া অনেক সময় মাঠে আমরা যেতে রাজি না বাড়ির কাছে ঈদের দিন অনেকেই ঘুমিয়ে থাকে নামাজটাও পড়ে না ছুটি পাইছে খালাস ঘুম আলাত্তুল খবরই নাই হাসিম ঈদের দিনে গোসল করে আতর মেখে পুরুষ যদি হয় মহিলারা যদি বাইরে ঈদগাঠে যায় যায় তাহলে তাদের সুগন্ধি মাখা জায়েজ নেই উত্তম কাপড় পরে তকবির পড়তে পড়তে এক রাস্তা দিক যাওয়া ইমাম সাহেব নামাজ শুরু করা আগ পর্যন্ত তকবির পড়তে থাকা এটা যদি জিল হয় এখন যেহেতু কুরবানির আমাদের ইয়া ঈদ আসতেছে না খেয়ে যাওয়া রোজার ঈদে খেয়ে যাওয়া বিজোর খেজুর খেয়ে যাওয়া এই ঈদে না খেয়ে যাওয়া ঈদের দুই রাকাত নামাজ বারো তকবিরে প্রথম তকবিরে প্রথম রাকাতে সাত তকবির দিয়ে এরপরে সুরা ফাতেহা অন্য একটা সুরা মিলাবে শূন্য থলো সুরা আলা পড়া বা সুরা কামার পড়া দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা গাশিয়া অথবা সুরা কাফ পড়া এটা রাসুলের সুন্নত না জাহাতের যে কোনো সুরা এরপরে রুকু সেজদা করে এক রাকাত উঠে দ্বিতীয় রাকাতে উঠে রুকু থেকে কি বলে দ্বিতীয় প্রথম রাকাত থেকে উঠে আবার পাঁচ তকবির দেওয়া পাঁচ তকবির দিয়ে এরপরে দ্বিতীয় রাকাত সুরা ফাতেহার পরে যেটা দ্বিতীয় রাখাতে বললাম সুরা ফাতে পরে সুরা গাছে বা সুরা কাঁপ দিয়ে পড়া আমাদের দেশে ছয় তকবির ঈদের নামাজ পড়া হয় এবং তকবিরটা আবার নিয়ম ভিন্ন আছে প্রথম রাকাতে তকবির পরে কেরাতের পরে ঠিক বলছি না ভুল বলতেছি পরে আচ্ছা প্রথম রাকাতে হ্যাঁ প্রথম রাকাতে তকবীরের পরে কেরাত দ্বিতীয় রাকাতে আগে কেরাত পরে তকবির আমার জানা মতে রাসুল্লাহ সাল্লাম থেকে কোন সহি হাদিসে এই তকবির একটার আগে একটার পরে এবং ছয় তকবিরের কোন সহি হাদিস রাসুল থেকে প্রমাণিত নেই তবে আপনি বলবেন আমার এলাকায় এইভাবেই ঈদের নেওয়া যায় আমি পড়বো কি না অবশ্যই পড়বেন ছেড়ে দেবেন না তবে সহি হাদিসের আমল করা আমাদের জরুরি এবং সহি আমাদের জন্য যথেষ্ট জয়ীফ আমল একটাও আমাদের প্রয়োজন নেই জয়ীফ হাদিস মানে রাসুল থেকে সাব্যস্ত না রাসুলের হাদিস বলে সাব্যস্ত না সহি হাদিস মানে রাসুলের হাদিস ঈদের নামাজ হয়ে গেলে নামাজ শেষে তকবির পড়তে পড়তে আসা ঈদের শুভেচ্ছা বাণী বিনিময় করা তাকাব্বার আল্লাহ মিন্না অমিনকুম সাহাবাইকরাম তাবিরা কি বলতেন তাকাব্বার আল্লাহ মিন্না অমিনকুম আল্লাহ আমাদের এবং তোমাদের সব নেক আমলগুলিকে কবুল করে নিন দোয়া করতেন ঈদের শুভেচ্ছা এটা এরপরে এসে কুরবানির পশু জবা করে এরপরে কুরবানির পশুর গোস্ত দিয়ে খানা খাওয়া এছাড়া চাঁদ উঠার পরে চাঁদ ওঠার পরে কুরবানি করা পর্যন্ত যারা কুরবানির নিয়োগ করেছেন যারা কুরবানি দিবেন তাদের জন্য উচিত হলো কি তারা যেন কোনো নখ এবং কোনো লোম বা পশম না কাটে আল্লাহ নবী বলেন ইদা রাআইতুম হিলাল আদিল হিজ্জা ও আরাদা আহাদুকুম উদাহি ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি মুসলিম যারা জিলহজ্জার পরে রোজা কুরবানি করার ইচ্ছা করে তারা যেন তাদের শরীরের লোম বা পশম বা চুল এবং নখ যেন তারা না কাটে এটাও তাদের কি এটা একটা সুন্নত এজন্য খেয়াল করেন এখানে হাজি সাহেবরা এহরামের কাপড় পরার পরে তাদের নখ চুল কাটা হারাম কিনা ঠিক আছে তারাও কোরবানি করবেন করবেন না করবেন না ঠিক না ঠিক যারা হাজের বাইরে আছে মুসলমান তাদেরকে হাজিদের সঙ্গে সাদৃশ্য করার জন্য তারাও এই দশ দিন কিছু কাটবে না নখ এবং চুল কাটবে না এবং তারাও যেহেতু কুরবানি করবে কুরবানি করার পরেই কি নখ চুল কাটবে এই জন্য হাজি সাহেবদেরও কি মতো এখানে তাদের সঙ্গে সাদৃশ্য হওয়া ভালো লোকদের সঙ্গে আমাদের অনুরূপ হওয়া এটা একটা কি এই জন্যে এই বিধি করা হয়েছে তবে কেউ যদি চুল পড়ে যায় আপসা বা ভুলে কেটে ফেলে বা নখ কেটে ফেলে বা যদি ভেঙে গেছে কষ্ট হচ্ছে বা চোখের চুল হয়তো উপরের ভুরু চুল হয়তো চোখে গিয়ে পড়তেছে প্রয়োজনে কাটতে পারবে এবং কাটলে তার জন্য কোনো কাফারা নেই তবে এটা তার জন্য কি উচিত নয় ঈদের নামাজের পরে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ঈদের দিনে গরিব দুঃখীকে এই খুশিতে আনন্দে অংশগ্রহণ করা এগুলি কি আমাদের জন্য জরুরি এরপরে যেটা কাজ থাকবে আমাদের যেটা লাস্ট আমরা আলোচনা করতে চাবো সেটা হয়ে তাহলে আমরা এই পর্যন্ত জানলাম এই জিলহাজ মাসের দশ দিনে বেশি বেশি করে তকবির পড়া আলহামদুলিল্লাহ পড়া রাহুল্লাহ পড়া জিকির আজগার করা তোবা করা কোরআন পড়া রোজা রাখা দান সদকা করা হ্যাঁ কি বলে আপনার হজ করা উমরা করা যাদের সামর্থ্য আছে এছাড়া কুরবানি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদাত এই দশ দিনের কুরবানি অর্থ আল্লাহর সান্নিধ্য লাভ করা কুরবানি শব্দের অর্থ কি আল্লাহর নৈকট্য সান্নিধ্য লাভ করা আর একে উজিয়াও বলা হয়েছে উজিয়া মানে স্যাক্রিফাইস করা ত্যাগ করা ত্যাগ তিতিক্ষা তাহলে একটা কুরবানির পশু জবাই করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গুণের পশু নির্দিষ্ট গুণের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট ভাবে জবাই করে এই স্যাক্রিফাইসের মাধ্যমে এই যে এত টাকা এত পয়সা দিয়ে আপনি একটা স্যাক্রিফাইস করলেন এই ত্যাগ করলেন এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য নাম করা একেই বলা হয় কুরবানি এবং উজিয়া বুঝে আসছে আমাদের কুরবানি মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা কিভাবে সান্নিধ্য লাভ করবেন একটা পশু কিনে নির্দিষ্ট তার বয়স আছে তার ইয়ে আছে কিনে জবা করে এর মাধ্যমে আল্লাহর কে খুশি করে আল্লাহর নৈকট্য লাভ করা এই কুরবানি পশু বা এই কুরবানির হুকুম কি এই কুরবানির হুকুম হচ্ছে অধিকাংশ ওলামাদের বা মাঝাবের মত হল যে এটা শূন্যতে মহাক্কাদা কেউ কেউ একে অজীব বলেছেন মহাক্কিক ওলামাদের নিকটে এটা অজীব যাদের সামর্থ্য আছে কারণ আল্লাহ বলেন ফসল্লি লি রব্বি কাওয়ানহার হে রাসুল আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন নামাজ আদায় করেন এবং অনহার কুরবানি করেন এই অনহার নির্দেশ সূচক এখান থেকে ওলামার বলছে এটা অজীবের পর্যায় এবং আল্লাহ নবী বলেন মানকাল্লাহ হুসা যার ক্ষমতা আছে কুরবানি করার ফালাম ইউদাহি এর পরেও কুরবানি করে না কি করে কুরবানির একই বলে ঈদের মাঠে যেন সে না আসে আহমদ এবং ইবনে মাজার সই হাদিস যে কুরবানি করার সামর্থ্য যার আছে এরপরও কুরবানি করে না সেজন্য আমাদের মুসল্লা ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে এই দুটা থেকে কেউ কেউ অজীব বলেছেন তবে অধিকাংশের মতে শূন্যতে মোয়াক্কাটা বিশেষ করে যাদের ক্ষমতা আছে দেওয়ার তারা যদি না দেয় তাহলে যদি বলি ওয়াজেব তাহলে পাপি হবে আর যদি শূন্যতে মোয়াক্কাদা তাহলে সে একটা ঘৃণিত কাজ করল কোনো সন্দেহ নেই এই কুরবানি ইব্রাহিম আলিসাল্লাম তার সন্তান ইসমাইলকে কুরবানি করেছিলেন কুরবানি করতে গিয়েছিলেন এবং সেটাকে আল্লাহ রব্বুল আলমিন জিবিন আদিম সেই হাবিলের দেওয়া কুরবানির পশুর মাধ্যমে তার সন্তানকে ফেরত দিয়েছিলেন এজন্য কোনো কোনো দুর্বল বর্ণা এসেছে যেটা সুন্নাত আবিক ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নত শুধু তাই না বরং এটা অনেক আগে থেকে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 খুশিতে অংশগ্রহণ করানো এছাড়া এটা একটা আল্লাহর যে নিয়ামাত আপনাকে আপনাকে টাকা পয়সা দিয়েছে সেটা একটা কুরবানির মাধ্যমে জমার মাধ্যমে এবাদতের মাধ্যমে কি করতে হবে আমাদেরকে আল্লাহকে খুশি করা নিয়ামাতের সুক্রিয়া করা নিঃসন্দেহে এই কুরবানি মনে রাখতে হবে এই কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হলো কোন পশু দিয়ে কোরবানি হবে তার কিছু শর্ত আছে দুই নম্বরে এই তার এই পশু কিছু ত্রুটি মুক্ত হতে হবে তার শর্ত আছে তিন নম্বরে এই পশু এই সময় এর নির্দিষ্ট সময়ে এই পশুটা কুরবানি করতে হবে তাছাড়া এই কুরবানি কবুল হওয়ার জন্য অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য এবং রসুলের তরিকাই হতে হবে কারণ তাকুয়া ছাড়া যদি কুরবানি হয় গোস্ত খাওয়ার জন্য যদি কুরবানি হয় তাহলে কোনোই ফায়দা হবে না আল্লাহ বলেন আল্লাহ দিমা উহা তোমাদের কুরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে কি তোমাদের তাকুয়া ওইখানে হাবিল কাবিলকে কি বললেন যে আল্লাহ মিনাল মোত্তাকিন আল্লাহ তো কুরবানি কবুল করেন মোত্তাকিদের থেকে মোত্তাকিকে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে মান্য করে সে হচ্ছে মোত্তাকি আল্লাহর সমস্ত আদেশ পালন করে সমস্ত নিষেধ ত্যাগ করে তাকে বলা হয় মোত্তাকি আলিউবনু আবি রাজি রাজিয়ালকে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তাকুয়া কি তিনি বলেছিলেন কি আল খাউফ মিনাল জলিল আল্লাহ থেকে ভয় করা আল খাউফু মিনাল জলিল আল্লাহকে ভয় করা আর কি ওলাম এবং আল্লাহ থেকে আসা কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করা অরেদাবিল কালিল অল্পে সন্তুষ্ট থাকা রাহিল আপনি যেদিন মারা যাবেন শেষ সফরের জন্য পাথিও সংগ্রহ করে মরে যাওয়া এই হলো তাকুয়া কেউ কেউ বলছেন তাকুয়া মানে কি আল্লাহ এবং আল্লাহর গজব আল্লাহর জাহান্নাম এবং তোমার মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেওয়া যাতে করে আল্লাহর গজবে তুমি নিপতিত না হও এবং জাহান্নামে তুমি প্রবেশ না করো মোট কথা কোয়ার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে গোস্ত খাওয়ার জন্যে না কেউ যদি মনে করেন গোস্ত খাওয়ার জন্য যদি হয় একজন মানুষ মনে করেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা খাসি কিনে কুরবানি করলো আর একজন মনে করেন দশটা উট বা বিরাট বিশাল গরু পাঁচ দুই লাখ টাকা করে দাম বিশাল পাঁচটা গরু জবাই করে ফকির মিশ্রিনকে বিলাই দিল সবগুলি কার বেশি সব হবে তার বেশি হবে ওই যে একটা খাসি কোরবানি দিয়েছে কারণ এটা একটা এবাদাত আর কি করেছে গোস্ত বিলাইছে শুধু গোস্ত বিলানোর জন্য নেকি পাবে কিন্তু ওই যে কোরবানির যে নেকি দশটা গরু জবা করে গোস্ত বিলালে তা সমান নেকি হবে না এই জন্যে এই কুরবানির পশুটা প্রথমত মনে রাখতে হবে এটা বাহিমাতুল আনাম হতে হবে এক নম্বরে কি এই কুরবানির পশুর জন্য শর্ত হলো কি এই পশুটা বাহিমাতুল আনাম হতো আল্লাহ বলেন কুল্লি সাকা মিন আনাম আল্লাহ প্রত্যেকটি উম্মতের জন্য এই কুরবানির প্রথা কি করেছেন সম্মত করেছেন যাতে করে তারা আল্লাহর দেওয়া পালিত পশু জবা করার সময় আল্লাহর নাম জিকির করতে পারে উল্লেখ করতে পারে এই জন্য জবা করতে হবে কি বলে বিসমিল্লা আল্লাহ একবার আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবা করতে হবে তাহলে বাহিমাতুল আনাম হলো কি চতুষ্পদ পালিত পশু আর এটা হলো ওট ওটের মধ্যে বেটাবেটি গরু বেটাবেটি বা গায়ে গরু আর হলো দুম্বা এবং এর মধ্যে ভেড়াও চলে আসবে ভেড়াও দুম্বার একটা প্রকার আর আসবে কি ছাগল বেটাবেটি ছাগল ছাগি এই আট শ্রেণীর যেটা সুরা নামের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কি ঘোষণা করেছেন এক প্রকারের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরা আনামের একশো তেতাল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতাল বলছেন সামানিয়াত আজওয়াজ মিনাদ্দান ও মিনাল আজ ইসনাইন দন বলা হয় দুম্বা দুম্বার দুইটা বেটা বেটি এবং মাছ বলা হয় ছাগল এবং ছাগি অমিনাল ইবিল ইসনাইনি অমিনাল বাকার ইসনাইনি তাহলে বোঝা গেল যে এই বাহিমাতুল আনাম কাকে বলা হয় মুফাসিনরা বলেছেন ওট গরু দুম্বা ছাগল এটা হলো বাহিমাতুল আনাম এটা দিয়েই কুরবানি দেবে কেউ যদি হরিণ দিয়ে কুরবানি দেয় তার কুরবানি হবে না কেউ যদি ঘোড়া দিয়ে কুরবানি দেয় হ্যাঁ? ঘোড়া খাওয়া হালাল যারা হারাম বলে তার কোনো দলিল নেই কোনো দলিল নেই ঘোড়া খাওয়া হালাল আমাদের হানাফি মাঝে হারাম মাকরু লা দলিল নেই কোনো আল্লাহ নবী আলাইসালাম সরাসরি তার দলিল আছে হালালের খাই না খায় সেটা আলাদা কথা রুচি না রুচি আলাদা কথা অনেকে তো শিং মাছ খায় না অনেকেই কি খায় না হ্যাঁ বল মাছ খায় না সেটা আলাদা কথা কেউ গরুর গোস্ত খায় না মহিষ দিয়ে কুরবানি হবে কিনা অনেকেই বলছেন মহিষ গরুরই একটা ভাগ গরুরই একটা প্রকার এই হিসাবে মসজিদে যদি কুরবানি করে হয়ে যাবে তবে মনে রাখতে হবে মনে রাখতে হবে ওর যদি পাওয়া যায় গরু যদি পাওয়া যায় অরিজিনাল যাকে গরু বলি আমরা তখন মহিষে যাবেন কেন কারণ গরুর কথা সরাসরি আসছে গরু গরু কিন্তু মহিষ এক প্রকার গরু বলা হয়েছে আবার অনেকে বলছে না মহিষদের কুরবানি হবে না কারণ সে গরু না কিন্তু অনেকে বলছে না এটা গরুর একটা প্রকার সত্যি গরু এবং মহিষ দুইটার মধ্যে কিন্তু তার অনেক বিভেদ রয়েছে কারণ একসময় ছোটকালে বাড়িতে আমরা গরু মহিষ পালছি তাতে জানি মহিষের খাওয়া দাওয়া চলাফেরা তার আর এবং গরুর অনেক কি পার্থক্য রয়েছে তবে মনে রাখবেন গরু আছে তারপরে মহিষ দিবেন কারণ বেশি গোস্ত পাওয়া যাবে না তবে ওলামার অনেকেই বলেছেন যে মহিষ কুরবান হওয়ার কারণ একটা প্রকার তবে আমি বলবো যে যদি আপনি গরু পান মহিষে যাবেন না ঠিক আছে কারণ সেটা একটা প্রকার হতে পারে এই জন্য দুম্বা যদি পান তো ভেড়ায় যাবেন না কারণ দুম্বা উৎকৃষ্ট জান ওটা একটা দুম্বা ভেড়া একটা কি দুম্বার প্রকার কিন্তু অরিজিনালি কি জান আল্লাহ কোরআনে জানের কথা বলছেন তাহলে বোঝা গেল যে উট গরু দুম্বা ছাগছাগি এই ছাগল এই আট প্রকার দিয়ে কুরবানি করতে হবে এর বাইরে যদি দাম একটা হরিণের দাম অনেক হতে পারে কিন্তু সেটা কুরবানি হবে না কারণ এই নির্দিষ্ট পশু হতে হবে দুই নম্বর শর্ত হল এই পশুর একটা বয়সের সীমা রেখা রয়েছে সেটা হলো উর যদি হয় পাঁচ বছর পার হয়ে ছয় বছরে পড়েছে এমন হতে হবে গরু যদি হয় দুই বছর পার হয়ে তিন বছরে পড়েছে আর ছাগল যদি হয় এক বছর পার হয়ে দুই বছরে পড়েছে দ্বিতীয় বছরে পড়েছে আর দুম্বা ছয় মাস যদি হয় ছয় মাসের মোটা তাজা হয় সেটাই কি কোরবানির জন্য যথেষ্ট কেউ বলেছেন বয়স আবার কেউ বলেছেন যে এর অর্থ হলো কি দাঁত ওলা হতে হবে কারণ আল্লাহ নবী বলছেন লাহইল্লা মুসিন্না তোমরা মুসিন্না ছাড়া জবা করো না মুসিন্না কি সিন্নুন দাঁত থেকে না সানাতুন বছর থেকে সিন মানে দাঁত আর সানা মানে বছর কেউ বলছেন সিন্নুন মানে দাঁত ওলা মানে কখন দাঁত উঠে উঠ সাধারণত পাঁচ বছর পার হলে দাঁত উঠে সোনাইয়া সোনাই বলা হয় উপরের দুই দাঁতকে এই দুই দাঁত উঠে গেলেই কোরবানির জন্য চলবে তাহলে কেউ বলেছেন বছর পূর্ণ হওয়া অর্থাৎ উট পাঁচ বছর গরু দুই বছর ছাগল এক বছর ভেড়া কি বলে আপনার দুম্বা ছয় মাস কারণ এই বয়সে তার কি হয় দাঁত উঠে যায় তবে দাঁত উঠাটা নিলে একটু সুবিধা হয় কি মানে ফাঁকি ফুঁকি হয় না গতবার আমি কুরবানি করতে গেছি হ্যাঁ তাই বললাম যে দাঁত তো উঠে নাই রে ভাই এক বছর হয়েছে কেমনে বুঝবো তো ওই দালালদের আবার হুজুর বানিয়ে রাখছে একজনকে কয় হুজুর এদিকে হেন চলবে না হুজুর এটা কয় হ্যাঁ চলবো তাই বলে হুজুর ঠিক আছে আপনি অনেক লেখাপড়া করছেন তো আমি কম লেখাপড়া করছি আমি আলো আমার দরকার আপনি চালাইতে পারেন আমি চালাতে পারি না বেশি বড় হুজুর তো আপনি চালাইতে পারেন কারণ আমি কেমনে জানবো যে এক বছর পড়েছি কিনা তবে যদি এক বছর কনফার্ম জানে জানাশোনা নিজের বাড়িতে বা অন্যের জানাশোনা লোক থেকে কিনেছে তাহলে এক বছর হইলে দেওয়া হয়ে যাবে তবে নিঃসন্দেহে দাঁত পড়ে যাওয়ার পরে করলে আর কোন সন্দেহ থাকবে না আর সাধারণত এক বছর পড়লেই ছাগলের আর দুই বছর হলে গরুর আর পাঁচ বছর হলে উটের কি এবং দুম্বা হলে আল্লাহ নবী বলেন ইল্লা আসরা যদি এক বছরের না পাও না তলা না পাও তাহলে তোমরা ছয় মাসের ভেড়া দুম্বা এই দুম্বা তোমরা কোরবানি করতে পারো তাহলে বোঝা গেল যে বয়সের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আমাদের এরপরে যেটা আসবে সেটা হলো এটার ত্রুটিমুক্ত হতে হবে চারটা ত্রুটির কথা হাদিস স্পষ্ট আসছে একটা হলো কি এক চোখ কানা যদি হয় এক চোখ কানা সুস্পষ্ট বোঝা যাচ্ছে চলবে না যদি ল্যাংড়া হয় খোড়া হয় খড়িয়ে খড়িয়ে হাঁটে বোঝা যাচ্ছে যে খোড়া তাহলে চলবে না এইভাবে যদি এমন দুর্বল হয় দুর্বল একেবারে নড়তে পারে না দাঁড়ালে পড়ে যায় চলবে না এইভাবে যদি কি হয় এমন বয়স বুড়ো হয়ে গেছে যার ওই হাড়ের মধ্যে কি ওই যে মজ্জা যেটা চাপ হ্যাঁ হাড়ের ভিতরে যে না হাড়ের ভিতরে ক্যালসিয়াম শুকাই গেছে বা গোস্ত লেগে গেছে এর সঙ্গে বুড়ো একেবারে হাল বাইতে বাইতে বাইতে আর চলে না তখন কুরবানি দিয়ে দাও বোখারি শরীফ এসেছে আল্লাহ কি সাহাবা ইকরাম রাজিল্লাহ তালা মদিনার লোকজন তারা কুরবানির পশু কিনে তাকে খাইয়ে মোটা তাজা করে তারপরে কুরবানি দিতেন এই জন্যে এই চারটা চলবে না তাহলে এই চারটা যদি না চলে এর চেয়ে বড় যদি হয় দুই চোখে যদি কানা হয় তাহলে তো আরো চলবে না এক পা নাই তাহলে তো আরো চলবে না ও তো খোড়া নাই এক পা নাই ঠিক না এইভাবে যদি কি হয় আপনার এমন বুড়ো হয়ে গেছে যেটার নড়াচড়াই করতে পারে না মোট কথা এর চেয়ে বড় যদি হয় তাহলে তো চলবে না আর এর চেয়ে ছোট যদি হয় একটু লেজ কাটা কান কাটা ফাটা এগুলি যদি হয় তাহলে মাকরুহ ওলামারা বলেছেন না করায় উত্তম যদি কেউ করে ফেলে তাতে তা হয়ে যাবে এখানে আমাদের একটা জিনিস জানা দরকার কোরবানির পশু নির্দিষ্ট যদি করা হয় কেউ যদি বলে আমাদের সাধারণত আমাদের গ্রাম অঞ্চলে আমাদের এলাকায় দেখেছি একটা খাসি হলো বলে এটা কোরবানির জন্য তাহলে ওটা নির্দিষ্ট হয়ে যাবে কেউ যদি কিনে নিয়ে আসে কুরবানি দেওয়ার জন্য ওটা কুরবানির জন্য নির্দিষ্ট হয়ে যাবে যে কোনোভাবে কথা বা কাজ দিয়ে যদি কুরবানি নির্দিষ্ট পশু হয়ে যায় তাহলে সেইটাকে বিক্রি করা যাবে না আপনার সাধারণ কাজে ব্যবহার করা যাবে না ঠিক আছে এবং সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না তবে যদি এমন হয় যে ছোট হ্যাঁ বা বয়স হচ্ছে না বা পড়ছে না বা দাঁত উঠে নাই তাহলে পরিবর্তনকে চেয়ে উত্তম যদি দিতে চান তাহলে জায়েজ আছে তবে মনে রাখতে হবে যদি চুরি হয়ে যায় আপনি কুরবানির পশু নির্দিষ্ট কিনছেন বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তাহলে কি করবেন যদি আপনার অবহেলার কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় অথবা এমন জায়গায় বাঁধছেন ফাঁসি লেগে মারা গেছে তাহলে আবারও আপনাকে আর একটা কুরবানি দিতে হবে আর যদি আপনার অবহেলার না কারণে না হয় আপনি ঠিক মতোই রেখেছেন বেঁধে রেখেছেন হেফাজতে রেখেছেন ভালো জায়গায় বেঁধেছেন তারপরও যদি নষ্ট হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আর একটা করা তো উত্তম কিন্তু জরুরি তার উপরে হবে না কোরবানির এই পশু ছাগল এবং দুম্বাই মালিকানায় একজন মালিক হতে পারবে ছাগল এবং দুম্বা মালিকানা একজনের হবে অর্থাৎ বাড়ির যিনি কর্তা তিনি মালিক বাকি সোয়াবে সবাই শরিক হবেন আল্লাহ নবী আলাইসালাম কি করতেন কুরবানি করতেন একটা সমস্ত উম্মাতের পক্ষ থেকে আর একটা কুরবানি করতেন কিসে আর একটা কুরবানি করতেন নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আল্লাহ নবী আলাইসালাম মা আয়সারাদিল্লাহ তালা বলেন বরং একটাই সবার পক্ষ থেকে করতেন কোন হাদিসে আছে এক হাদিসে কি জামারা বি কাবশিন আকরানা ইয়াতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদ ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদ ফাউতিয়া বিহি লিউদাহিয়া বিহি فقال لها يا عائشة هلمي هلمي المدية ثم قال اشهديها بحجر ففعلت ففعلت ثم أخذها وأخذ القبش قبش فأضعه ثم ذبحه ثم قال بسم الله اللهم تقبل من محمد وآل محمد أمتي ومن أمة محمد ثم ذح به রাহ মুসলিম মা আয়সা সিদ্দিকা বলেন আল্লাহ নবী আলাইসালাম একটা কুরবানি করছেন মানে কালো সাদা মিক্সড রঙের কালো এবং সাদা তার চোখের সামনে সাদা চুলের এখানে কালো চোখের এখানে কালো পায়ের নিচে কিছু কালো অর্থাৎ চিৎকাবরা কালো এবং সাদা আল্লাহ নবী নিয়ে আসতে বলে বলেন আয়সাকে আয়সা ছুরিটা নিয়ে আসবে একটা ধার দিয়ে দাও আয়সা রাজিল ধার দিয়ে দিলেন আল্লাহ নবী সেটাকে সয় দিয়ে কুরবানি করলেন কি বলে বিসমিল্লা আল্লাহ একবার এবং বললেন আল্লাহ তাকাবিন মোহাম্মদ মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো ও আলী মোহাম্মদ মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে অমিন উম্মাতে মোহাম্মদ এবং উম্মাতে মোহাম্মদের পক্ষ থেকে কবুল করো সুম্মাজা হাবে এর পরে জবা করে দিলেন একটা দুম্বা নিজের নিজের পরিবার সমস্ত উম্মতের পক্ষ থেকে কোরবানি করলেন অন্য বর্ণায় আছে যে আল্লাহ নবী আলাইসালাম কি করছেন ইদা দাহা তাবে কাবসাইন আকরানাইন আমলাহাইন আল্লাহ নবী সাদা কালো রঙের দুইটা কাপ ডুম বানিয়ে আসলেন মৌজা এনে এটা খাসি করা অনেকে বলে আবার খাসি করা যায় না খাসি করা ফা মান বিল বিল একটা কুরবানি করলেন যেই উম্মত যেই উম্মতের যারা আল্লাহর তৌহিদ এবং রাসূলের রেসালাত তিনি পৌঁছেছেন এই সাক্ষ্য দান করেছে তাদের পক্ষ থেকে ওয়াজবাহুল আখরাম মোহাম্মদ ও আলী মোহাম্মদ আর একটা নিজের এবং নিজের পরিবারের মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে জবা করতেন তাহলে বোঝা গেল যে খাসি যদি হয় দুম্বা হয় যিনি বাড়ির মালিক তিনি কোরবানি করবেন নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে জীবিত মৃত্যু সবার পক্ষ থেকে কোরবানি করবেন মালিকানায় একাধিক শরিক হওয়া যেতে পারে যদি গরু বা দম্বা হয় একে বলে উট হয় উটে অতিরিক্ত সাতজন এবং গরুতে অতিরিক্ত সাতজন অংশগ্রহণ করতে পারে সাতজনে মিলে একটা গরু কিনবে সাতজনে সাত পরিবারের সাত মালিকে একটা উট কিনবে সাতজনে অংশগ্রহণ করে এটা কুরবানি করবে জায়জ আছে সাতের অতিরিক্ত জায়জ নেই দুইজনে করতে পারেন হাফ হাফ তিনজনে করতে পারেন চারজনে করতে পারেন সাতেই হতে হবে এমন কোনো জরুরি না এবং আমাদের দেশে যেটা প্রথা আছে যে গরু একটা দিলে মার নামে একটা বাপের নামে একটা দাদার নামে একটা ভাগ বাচ্চার নামে একটা ভাগ বইয়ের নামে নিজের নামে না এটা নিয়ম না এটা হলে কি হবে বলেন তো রাসুলের সুন্নতের পরিপন্থী হবে দুই নম্বরে সব কমে যাবে রাসুল ভাগ করে করে করেন নাই আল্লাহ নবী আলসালাম নিজের এবং পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি একটা দিয়েছেন জীবিতও ছিল ওর মধ্যে মৃত্যুও ছিল আল্লাহ নবী আলাই মৃত্যুর পক্ষ থেকে কুরবানি আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো মৃত্যুর পক্ষ থেকে কিভাবে কুরবানি দিতে হবে আমাদের দেশে নিয়ম আছে যে জীবিত মানুষ কুরবানি মনে রাখতে হবে জীবিত মানুষের পক্ষ থেকে যে মারা গেছে আপনি দিতে পারেন সেটার নিয়ম আসতেছে কিন্তু কুরবানি যদি অজীব বলি আমরা কার জন্য বা শূন্যতে মক্কদা বলি কার জন্য জীবিত যে যে মারা গেছে ওই দিন থেকে তার আমল বন্ধ ওকে বলবে না কি আল্লাহ যে মরার পরও কেন কুরবানি করিসনি বলবে না কি আল্লাহ নাকি তার আমল নামে খোঁজ করবে তাও তো করবেন না করলে সেটা নেকি পাবে সেটা পরে আমরা আসতেছি তাহলে এই যে আমাদের নিয়ম যে ভাগ বসিয়ে বসিয়ে কোরবানি করা নামে নামে এটা শূন্যতের পরিপন্থী দুই নম্বরে কি সব কম হয়ে গেল একটা গরুর সাত ভাগের এক ভাগ স্বভাব পাওয়া আর পুরা গরুর সমান স্বভাব পাওয়া কোনটা বেশি নিঃসন্দেহে পুরা গরুর তা আপনি যখন নিজের এবং নিজের পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি করবেন সবাই একটা গরুর সমান সমান স্বভাব পাবে সবাই আল্লাহ নবী সমস্ত উম্মত তার পরিবার নিজের পক্ষ থেকে একটা কোরবানি করছেন মুসলিম শরীফ হাদিস অন্য হাদিসে আমরা পেলাম ইবনে মাজার রয়েতে যে একটা উম্মতের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে তাহলে আমরা দুইটা এখানে ক্ষতিগ্রস্ত হলাম রাসুলের সুন্নতের পরিপন্থী হল দুই নম্বরে কি হলো স্বভাব কম হয়ে গেল তাহলে গরু এবং উট যদি হয় তাহলে অংশগ্রহণ করা যাবে ঊর্ধ্বে সাতজন দুই থেকে তিন চার পাঁচ সাতজন এর বেশি করা যাবে না এই সাতজন যখন কুরবানি করবে সাতজন কি ব্যক্তি সব পাবে না তার পরিবার সবাই পাবে আমাদের সেই ধরনের একটা কথা আছে যে যদি খাসি দুম্বা ভেড়া দিয়ে করে বা ফুল একটা করে তাহলে পরিবার এবং নিজে এবং পরিবারের সবাই নাকি পাবে কিন্তু যদি ভাগা দিয়ে করে তাহলে একজনই পাবে পরিবারের অন্তর্ভুক্ত হবে না এ ধরনের কথাও কেউ কেউ বলে থাকে আবার আর একটা ফতোয়া আছে সফরে চলবে বাড়িতে চলবে না এই দুইটার উত্তর আমরা জেনে নিই প্রথমটার উত্তর হলো যে একটা দুম একটা কি গরু বা উটের এক সপ্তম অংশ একটা ছাগল পরিমাণ কিনা মনে করেন আমরা হজে গেছি সাতজন হাজি সাহেব তামাত্ম বা কেরণ হজ করেছে সাতজনে যদি একটা সাতজনে সাতটা ছাগল জবা করে যথেষ্ট ঠিক না বা দুম্বা জবা করে সাতটা না করে যদি একটা গরু করে বা উট করে হবে না হবে না তাহলে দেখা যাচ্ছে একটা ভাগা একটা ছাগল পরিমাণ কিনা এর স্থলাভিষিক্ত কিনা তাহলে ছাগল যদি নিজের পরিবারের হয় তো ভাগা হবে না কেন আল্লাহর ফজিলত আল্লাহর কি বলে সোয়াব আল্লাহর দান কি কম আছে ফজলুল্লাহ আছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লামা ইবনে হোসেন রাহিমাল্লাহ বলছেন যে যেহেতু একটা ভাগা একটা ছাগলের স্থলাভিষিক্ত অতএব ছাগল যেহেতু নিজের এবং পরিবারের পক্ষ থেকে হবে তাহলে ভাগাটাও সবার পক্ষ থেকে হবে বোঝা গেছে না নাই বাকি থাকলো আল্লাহ নবী আলিসাল্লাম হজ মৌসুমে এবং হুদায় বিয়ার সন্ধির সময় তিনি ভাগাতে কুরবানি করিয়েছিলেন এর মানে সফল চলবে বাড়িতে চলবে না এই ধরনের ফতোয়া কেউ কেউ দিয়ে থাকেন তাই মনে রাখতে হবে আল্লাহ নবী আলিসাল্লাম এই ভাগাই কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল কুরবানির পশুর শর্ট ছিল ঠিক না শর্ট পয়সাও হতে পারে পশু হতে পারে মনে করেন আমাদের সাতজনের কাছে সাতটা গরু কেনার পয়সা আছে কিন্তু একটাই গরু এখন তা আমরা একজনে কিনে কুরবানি দেব না সাতজনে ভাগা করে করব দেব সাতজনে কেন অন্যদেরকে আপনি মাহরুম করবেন যাইজ নেই কারণ অজীব বা সুন্নতি মক্কা দাদা করার জন্য একটা ভাগ দিলেই যথেষ্ট তাহলে আমি একাই কিনে নেবো আর বাকি ছয়জন ভাগ না তাহলে এখানে শর্ট কি ছিল পশু টাকার সমস্যা ছিল না সাতজনেই ষাটটা গরু জবা করার মতো ক্ষমতা ছিল মনে করেন এখানে ছিল পশুর সংকট এখন মনে করেন সাতজনের সাতটাই গরু আছে কিন্তু কিনার পয়সা আছে একটা সাতজনের কাছে কি একটা গরু কেনার পয়সা আছে তাহলে এখানে সংকট কিসের অর্থের পয়সার তাহলে পশু সংকটের জন্য যেমন জায়েজ সফরে হোক বা বাড়িতে হোক তাহলে আমরা বলবো যে বাড়ি যেখানে পশু সংকট আছে সফরে পশু হয়েছে তাহলে বাড়িতে পশু সংকট একটা পশু পাওয়া গেছে সাতজন তাহলে দেবো না একজন দিবে কারণ বাড়িতে জায়জ নাই বলবেছেন যে আপনারা এটা আসবে না হবে না হবে না যদি বলেন না বাড়িতে মকিম অবস্থায় চলবে না তাহলে পশু একটা পাওয়া গেছে সাতজনের পয়সা আছে তাহলে কি একজন দিবে আর ছয়জন দিবে না তাদেরকে আমাদের জিজ্ঞাসা তাহলে আমরা বলবো যে সফরে হোক আর বাড়িতে হোক সর্ব অবস্থাতেই যদি পশু সংকট হয় অথবা অর্থ সংকট হয় দুই কারণে ভাগাতে কুরবানি দেওয়া যাবে নিঃসন্দেহে উত্তম কুরবানি উর যদি পুরাটা দিতে পারেন এরপরে গরু এরপরে দুম্বা এরপরে খাসি আর ভাগা যাতে যদি হয় ভাগ দিয়ে যদি দেন তাহলে উত্তম হলো কি উট ভাগ দিয়ে যদি তাহলে দুম্বা হবে এরপরে ছাগল এরপরে উটের সাত ভাগের এক ভাগ এরপরে গরুর সাত ভাগের এক ভাগ কথাটা বুঝে আসছে উত্তম কুরবানি কোনটা পুরা উট দেওয়া অথবা এরপরে গরু দেওয়া এরপরে তুম্বা দেওয়া এরপরে ছাগল দেওয়া কিন্তু যদি উট গরু ভাগাই দেন তাহলে উত্তম হবে কি দুম্বা এরপরে হবে ছাগল এরপরে হবে উটের সাত ভাগের এক ভাগ এরপরে গরুর সাত ভাগের এক ভাগ এবং সর্বোত্তম হবে যখন নিয়ত বেশি মজবুত হবে আল্লাহ খুশি করার জন্য হবে কোন সন্দেহ নেই এখানে এখলাস যার যত মজবুত হবে তার কুরবানি তত আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে বন্ধুগণ আমরা এটা বুঝছি এবার আমরা আসি যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারটা আমাদের দেশে দেখা যায় অনেক সময় ছেলে মেয়েরা জীবিত বাবা মারা গেছে মৃত্যুদের নামে কুরবানি দেয় এটা কোন সুন্নতির পরিপন্থী কাজ সুন্নতির কি পরিপন্থী কাজ যারা জীবিত তারাই কুরবানি দেবেন মৃত্যুর নামে যদি পারেন সেটা পরে আসতেছি আমরা এক দুই নম্বরে অনেকে আছে নিজের কুরবানি না দিয়ে বা নিজের কোনো মৃত্যু ব্যক্তির পক্ষেও না দিয়ে আল্লাহর নবীর নামে কুরবানি দেয় আসেন এরকম ব্যাকল কি আল্লাহর নবী বুঝি আপনার সবের মানে ভোখা বুঝি রসুলের বুঝি আপনার সবটা দরকার না আপনার সবটা দরকার আপনার সব দরকার তাহলে মনে রাখতে হবে কুরবানি অরিজিনালি কার জন্য জীবিতদের পক্ষ থেকে মৃত্যুর পক্ষ থেকে কুরবানি তিনভাবে হতে পারে কয়ভাবে প্রথম নাম্বার যদি মৃত্যু ব্যক্তি অসিয়ত করে যায় বাবা আমি মারা গেলাম প্রতি বছরে আমার জন্য একটা কুরবানি করবে অথবা যদি বলে যে এই বছর আমার জন্য একটা কুরবানি করবে নির্দিষ্ট বছর বা একটা বা যা কিছু যদি বলে উট গরু এই অসেদ পূরণ করার যদি সামর্থ্য থাকে আপনার বাবা বলে গেছি একটা উট কুরবানি করবো উটের পয়সা নাই তাহলে পয়সা জমান যেদিন উট কুরবানির পয়সা হবে সেদিন যদি না আমার উটের পয়সা আমার খেতে খাওয়া মানুষ উটের পয়সা হবে না তাহলে যা আছে ওই দিয়ে তাকে ছাগল দিয়ে পারেন বা ভাগা দিয়ে পারেন বাবার অসেদ পূরণ করেন অথবা এক ভাই না পারেন হয়তো আমাকে করে গেছেন আমি হয়তো আমার পাঁচ ভাইকে বললাম দেখ বাবা আমাকে অসিয়ত করছে তোরা সবাই পয়সা দিয়ে অসিয়তটা পূরণ করি সেটাও জায়েজ আছে তাহলে অসিয়ত যদি করে যান তাহলে মৃত্যু ব্যক্তির নামে আলাদা করে কুরবানি করা কি জায়েজ রয়েছে আল্লাহ বলেন যে বা ইসমু পরিবর্তন করা যাবে না অসিয়ত পরিবর্তন করলে গুণাগার হবে হ্যাঁ তারা ওসিয়ত পূর্ণ করতে হবে যদি মৃত্যু ব্যক্তি অসিয়ত করে না যায় তাহলে মৃত্যু ব্যক্তিকে আপনার কুরবানিতে শরিক করে নেওয়া যেভাবে আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী করছেন না তার পরিবারের সবার পক্ষ থেকে নিজের এবং পরিবারের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন পরিবারে অনেকে জীবিত ছিল অনেকেই মৃত্যু ছিল নাম নাম ধরে দেয় নাই আবার অনেকেই রাসুল সাল্লাহ সাল্লামের উম্মতের অনেকেই জীবিত ছিল অনেকেই মৃত্যু ছিল এটা হল সুন্নতি তরিকা যদি অসিয়াত করে না যায় আপনার নামে আপনার কুরবানিতে তাকে সবে শরিক না করে নেন আলাদা করে ভাগা দিয়ে বা ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে বা গরু দিয়ে কুরবানি করেন এর কোনো দলিল কোরআন হাদিসে নেই তবে ওলামারা বা ফোকাহারা অনেকে বলেছেন যে কেয়াস করেছেন সদকা যেমন আমার বাবা মার নামে আমি সদকা করতে পারি তো কুরবানি করতে পারবো না উনি ওসিয়ত করে যাক আর না যাক দান করতে পারবো না পারবো না পারা যাবে না যাবে না ওই দান কবল হবে না হবে তাহলে কুরবানি কেন করা যাবে না মনে রাখতে হবে কুরবানি একটা এবাদাত ঠিক না এক নম্বরে মনে রাখতে হবে কুরবানি একটা এবাদাত আর এবাদাত মনে রাখতে হবে কিয়াস করা চলবে না আর কিয়াস করবেন তখন যখন পাবেন না যেরকম আমরা বলছিলাম গুরু না পেলে আপনি মহিষ করেন ঠিক আছে কিন্তু আপনি আপনার কুরবানিতে তাকে শরিক করতে পাচ্ছেন কেন আপনি তাহলে তার নামে আলাদা করে কুরবানি করবেন বোঝা গেছে না নাই তাহলে এ বাদাত যেহেতু যেভাবে আসছে ওইভাবে করাই উচিত দুই নম্বরে আল্লাহ নবী আলিসাল্লাম কখনোই তার স্ত্রী খালিজার নামে বা তার চাচা আমির হামজার নামে বা তার মৃত তিন মেয়ে জাইনাব উম্মে কুলসুম রোকাইয়া তিন ছেলে কাসেম আবদাল্লাহ এবং ইব্রাহিম কারোর নামে তিনি কুরবানি আলাদা করে করেন নাই বরং বলছেন মোহাম্মদ এবং মোহাম্মদের পরিবারের সবার পক্ষ থেকে কবুল করো বিসমিন আল্লাহ আকবর তাহলে আল্লাহ নবীর সুন্নতিটা বাকি থাকলো আলী রাজিল্লাহ আল্লাহর নামে আল্লাহর রসুলের পক্ষ থেকে কুরবানি করতেন আর প্রথমত যে কুরবানি করতেন সেই কুরবানিটা ছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে ওসিয়াত কারণ কোনো কোনো বর্ণাতে ওসিয়াতের কথা আছে তাকে জিজ্ঞেস করে কেন করছেন রাসুল সাল্লাম আমাকে ওসিয়াত করেছেন তাহলে ওসিয়াত করে তো আমরা বলছি করা যাবে মায়েতের পক্ষ থেকে আলাদা করে ওসিয়াত না থাকলে নিজের কুরবানিতে শরিক করে নেওয়া বোঝা গেছে না নাই এবং হাদিসগুলোও কি সহি না আলী রাজিয়াল্লাহ যেটা আল্লাহ নবীর পক্ষ থেকে কুরবানি করতেন বা অসিয়া ছিল এই হাদিসগুলো সহি না গ্রহণযোগ্য না আর যদি মেনে নিই কিছুক্ষণের জন্য আমরা বলবো ওসিয়ত তো আছে আমরা তো কোরআন দিয়ে প্রমাণ তাহলে আপনি নিজের কুরবানিতে শরিক করে নেন আলাদা করে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা যদি আপনার কি বলে এই সুযোগ না থাকতো তাহলে আমরা বলতাম যে আপনি তাহলে কিয়াসের মাসলাতে যাবেন যেখানে সরাসরি দলিল আছে আপনি কিয়াস নিয়ে টানাটানি কেন আমাদের দেশে কিন্তু কিয়াস নিয়ে টানাটানি বেশি কয় রায় কিয়াস আছে রায় কিয়াসই জানেন আপনি কোরআন এবং হাদিস জানেন না কোরআন হাদিস হলো মূল কোরআন হাদিসে না থাকলে এরপরে ইজমা ইজমা না থাকলে রায় কিয়াস কোরআনে আছে তারপর আপনি এসনে টানাটানি করবেন হাদিসে আছে তারপর রায় এসনে টানাটানি করবেন ইজমাতে আছে তারপর রায় চলবে না চলবে না যেখানে সেখানে রায় চলবে না কোরআন হাইসের পরিপন্থী রায় চলবে না ইজমার কোন পরিপন্থী ক্যাশ চলবে না কাজী মনে রাখতে আমাদেরকে সুন্নত তরিকে আমরা করার ওলামারা জায়েজ বলেছেন আলাদা করে মৃত্যুর নামে মায়াতের নামে কুরবানি দেওয়ার কিন্তু সুন্নত অবশ্যই না সুন্নত অবশ্যই না সুন্নত জায়দ আর সুন্নতের পার্থক্য বুঝেন তো আপনারা জায়দ এবং সুন্নতের পার্থক্য যে মনে করেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ ফরজ নামাজ পড়ার আগেই পড়া সুন্নত ঠিক না ঠিক কিন্তু সুযোগ যদি না হয় ফরজের পরেও পড়ে নেওয়া জায়েজ বুঝছেন না নাই ফজরের আজানের পরে সুন্নত হলো শুধুমাত্র ফজরের দুই রেখা সুন্নত পড়া অন্য কোনো নামাজ না পড়া বুঝছেন না বুঝেন নাই কিন্তু মনে করেন আপনি এবং ঘরে সুন্নত পড়া আপনি মনে করেন ঘরে সুন্নত পড়ে মসজিদে গেলেন সময় আছে তাহলে আপনি এখন কি মসজিদে ঢুকেছেন মসজিদে দুই রেখা নামাজ পড়া বসা যায় আপনার জন্য বুঝছেন এবার তাহলে শূন্যত আর জায়েজের ব্যাপারটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে সবসময় যেখানে সুন্নত আছে আপনি মনে করেন ডান হাতে তসবিগুনা কি সুন্নত বুঝছেন না আল্লাহ নবী হাদিসে আছে তিনি ডান হাতে শূন্য তসবি গুনতেন কিন্তু বাম হাতেও তসবি গুনা কি জায়েজ সুন্নত না বুঝা যাচ্ছে না নাই এর একটা যদি বুঝেন তাহলে যথেষ্ট ডান হাতে তসবি গুনা সুন্নত কিন্তু ডান হাতে বাম হাতেও কেউ যদি গুনে জায়েজ তাহলে আপনি সুন্নত ডান হাত আছে আপনার তাহলে আপনি কেন বাম হাতে যাবেন বুঝা যাচ্ছে না নাই জি এরপরে আমরা কুরবানির পশুর অনেক যে শর্তগুলো আপনাদের বলেছি কিছু আদব আছে কুরবানি জবা করার যেমন মনে করেন কিছু ত্রুটি আছে এটা চলবে না কিছু আছে মাকরু জবাইয়ের কিছু শর্তাবলী আছে পশু জবাই করার ব্যাপারটা পশু জবাই যে নারী হোক বা পুরুষ হোক যে কেউ জবা করতে পারে সাবালক যদি হয় তাহলে ভালো বা এমন বাচ্চা যে আপনার আদেশ নিষেধ বুঝে তাকে যদি বলেন যে নিয়ে আসো তো নিয়ে আসে দিয়ে আসো তো দিয়ে আসে বসো তো বসো উঠো মানে বুঝে আপনার নির্দেশগুলি বুঝে যার মোট কথা পার্থক্য জ্ঞান হয়েছে এমন পশু এমন বাচ্চাও যদি জবা করে দেয় তবে কি জবা হয়ে যাবে তবে আগে বলছি যে বিবেক সুস্থ থাকতে হবে কিন্তু কোনো পাগল জাবা করলে হয়তো নিয়তি করতে হবে না অর্থাৎ যে নিয়ত করতে পারবে যেটা কুরবানির পশু বাচ্চাকে বলে এটা বাবা কুরবানি জবা করো ও বাচ্চা যদি মনে মনে এটা কুরবানি জবা করছে মনে নিয়ত হয় তাহলে হয়ে যাবে এভাবে কোনো নারীও জবা করতে পারে পুরুষ জবা করতে পারে এই জবাই করা অবশ্যই মুসলিম ব্যক্তিদের জবা হতে হবে আমাদের সে একটা ইয়ে আছে এবং নিজে জবা করা উত্তম সুন্নত আমাদের দেখা যায় ঈদের দিনে কুরবানির দিনে ছুরি নিয়ে এক শ্রেণীর হুজুররা ঘুরে বেড়াচ্ছে আর পয়সা দিয়ে জমা করা যায় আছে কিন্তু আপনি নিজের পশু নিজে জমা করা কি সুন্নত অনেক সময় কি বলে আমি জানি না কেন আপনি জানেন না যদি ডান হাতে কাটেন তো বাপ কাটে সয় দিয়ে কেবলামুখী করে বিসমিল্লা আল্লাহ একবার আল্লাহ আমার এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে কবুল করো বলে বিসমিল্লা বলে জবাই করে দেন হয়ে গেল খালাস এটুক করতে পারবেন না কি ওখানে আছে তারপরে তাহলে অবশ্যই মুসলিম ব্যক্তি অনেক সময় এখানে মনে রাখতে হবে কোনো বেনামাজি যদি জবা করে তাহলে সেটা কিন্তু হালাল হবে না তিন নম্বর হল জবাই করার পশুর এটা যে কুরবানি নিয়ত অবশ্যই হতে হবে এছাড়া এই জবাই আল্লাহর নামে হতে হবে আল্লাহর নামেই হতে হবে অন্য কোনো নামে জবা করা যাবে না জবাই শুরুতে বিসমিল্লাহ আকবরে জবা করলে যথেষ্ট কিছু যদি না বলে বিসমিল্লাহ আকবর কুরবানি নিয়তে করতে জবা করতে খালা যথেষ্ট ভালো করে বুঝেন নিজের বাচ্চা কাচ্চা বাড়িকে তাহলে শিখাই দিবেন আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লা আল্লাহ আকবর খালাস যথেষ্ট হুজুরা অনেক দোয়া টোয়া পড়ে ঠিক না এগুলি মোস্তাহাব জরুরি না এগুলি মোস্তাহাব আপনি শুধু বিসমিল্লা আল্লাহ আকবর কুরবানির নিয়তে জবা করলেই যথেষ্ট খালাস আল্লাহ জানে কার জন্য আপনি কুরবানি করতেছেন তো এই যে আমরা অনেক সময় ছোট্ট জিনিস কিন্তু বিরাট কিছু মনে করি তবে যারা বেনামাজি ওর কুরবানি তো হবে না আর জমা করলে তো হবে না ওর হলি কে আর না হলি কে এই জন্য মনে রাখবেন কুরবানি করলে অবশ্যই তাকে ইয়ে রাখতে হবে এছাড়া কিছু আদব আছে শেষ কথা আমরা বলবো কুরবানির পশুর গোস্ত বন্টন যেটা তিন ভাগ করতে হবে একটা নিজে খেতে হবে খান এবং কিছু রাখেন একটা আত্মীয় স্বজনকে হাত দিয়ে করেন আর একটা আপনি কি করবেন গরিব মিসকিনকে সদকা করবে আল্লাহ বলেন ফাকুল উমিন হাওয়াত ইমুল বা ইসাল ফকির এই কুরবানির পশু থেকে তোমরা খাও এবং যারা দুস্থ এবং অভাবগ্রস্ত এদেরকে তুমি দান করো আল্লাহ নবী আলহিসাম বলেন ফাকুলু ওয়াতাসদ্দাকিরু রাওয়া মুসলিম খাও সদকা করো সদকার মধ্যে আত্মীয়স্বজনকে দেওয়া হতে পারে গরিব মিসকিন হতে পারে খিরু এবং তোমরা কিছু জমা করে রাখো মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস আল্লাহ বলেন কুলু ওয়াতিমু খাও এবং অন্যকে খাওয়াও পদ্মাখেরু এবং তোমরা জমা করে রাখো প্রথমত প্রথম যখন কুরবানির নিয়ম এসেছিল মদিনায় ভুখা ছিল মানুষ অনেক অভাবনটন ছিল তিন দিনের বেশি রাখা নিষেধ ছিল এই কুরবানির আপনি তাহলে কুরবানির দিন জমা করতে পারবেন কুরবানির পরের দিন এগারো বারো তেরো তারিখের মাগরীব পর্যন্ত এই কুরবানির পশু জমা করা যাবে রাত্রেও করা যাবে দিনেও করা যাবে তবে রাত্রে চাইতে দিনে উত্তম রাত্রে কুরবানির পশু জমা করা যাবে না এই সম্পর্কে যে হাদিস এসেছে হাদিস গ্রহণযোগ্য নয় রাত্রেও প্রয়োজনে জবা করতে পারে তাহলে চার দিন কুরবানির পশু জবা করা যাবে এটা জবা হবে ঈদের নামাজের পরে শুরু হবে এর ঈদের নামাজ পড়ার পর থেকে নিয়ে উত্তম হলো ঈদের নামাজের ইমাম সাহেব কুরবানি করার পরে কুরবানি করা এবং উত্তম হলো ঈদগাহে বা একটা মাঠে সবাই মিলে কুরবানি করা যাতে করে সবাই দেখে যে একটা বাচ্চা কাচ্চা সবাই জানে এবং ফকির মিসকিন এখানে আসে এবং তাদের হক তাদেরকে দেওয়া হয় অনেক সময় বাড়িতে করলে বা এখানে করলে হয়তো গরিব মিসকিনের হক অনেক সময় বা ফকির মিসকিন হয়তো আপনার বাড়িতে নাও পৌঁছতে পারে তাহলে নামাজ পড়ার পরে ঈদের নামাজ পড়ার পরে আপনাকে শুরু করে ১৩ তারিখের মাগরীব পর্যন্ত জবা করা চলবে আর এই <clears throat> তবে উত্তম হলো তিন ভাগ করে সমান সমান তিন ভাগ করে নিজে এক ভাগ খান রাখেন এক ভাগ গরিব মিসকিনে দেন এক ভাগ আত্মীয় স্বজনকে দেন <clears throat> তবে আমি বলবো সমান সমান হওয়ার চাইতে অবস্থার পরিপ্রেক্ষিতে উত্তম আপনি সারা বছরই গোস্ত খান আজকে কুরবানির গোস্ত ফ্রিজ ভর্তি করলেন গরিবের হক কমাই দিলেন কেমন হলো তাহলে আপনি আত্মীয় স্বজনের বাড়িতে রান পাঠাইছেন কারণ রান আসবে কিন্তু গরিবের বাড়ি আসলে এখন টুকরা দিয়ে অনেক সময় দরজা বন্ধ করে যা নাই শেষ হয়ে গেছে তাহলে কেমন হলো এটা এবাদাত এটা গোস্ত খাওয়ার জন্য নয় এটা ত্যাগ তিতিক্ষার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের জন্য এটা এবাদাত لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم গোস্ত এবং রক্ত পৌঁছবে না কুরবানির পৌঁছবে তাকুয়া আল্লাহকে খুশি করার জন্য করেছো কিনা এই জন্য গোস্ত খাওয়াই জন্য গোস্ত খাওয়ার নামে যেন আমরা কুরবানি না করি পশু হত্যাই যেন আমরা না আমরা অবতরণ করি এটা বাদাত আল্লাহকে খুশি করার জন্যেই করি এর জন্য এর নির্দিষ্ট বয়সের পশুর বয়স নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে এর জবাই এবং পদ্ধতি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জিলহজ মাসের এই দশ দিনে উত্তম কাজগুলি সঠিকভাবে করার আমাদেরকে তফিক দান করেন আমিন এখানে একটা মশলা বলা উচিত আমি মনে করি সেটা হলো একই পরিবারে যদি এক পরিবারভুক্ত যিনি মালিক কর্তা সবার পক্ষ থেকে কোরবানি করবেন নিজের এবং পরিবারের পক্ষ থেকে যদি একাধিক জন কোরবানি দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে জাহেজ আছে অসুবিধা নেই বা প্রত্যেকেরই হয়তো আপন আপন উপার্জন আছে করতে পারে তারা করতে পারে তবে মূল মালিক যদি একজন থাকে এবং অধীনস্থ সবাই একই পরিবারভুক্ত হয় তাহলে একটাই যথেষ্ট তবে যদি ভিন্ন পরিবারভুক্ত হয় পাঁচ ভাই পাঁচ পরিবার ঠিক আছে পাঁচ ভাইকে দিতে হবে তাহলে যদি সামর্থ্য থাকে এছাড়া এখানে আর একটা মশালা শুধু বলে শেষ করবো সেটা হলো আকিকার মশালা আকিকার পশু এবং কুরবানির পশু সেম সেম শর্ত নিয়ম তবে আকিকা আকিকা যেটা সেটা সাত দিনের দিন বাচ্চা দিতে হবে ছেলে বাচ্চা হলে দুইটা মেয়ে বাচ্চা হলে একটা পশু জবা করতে হবে এবং খাসি দুম্বা দিয়েই করতে হবে যদি কেউ উট বা গরুতে দিতে চায় তাহলে ভাগাই চলবে না তাহলে ছেলে বাচ্চা হলে দুইটা গরুবার দুইটাও দুম্বা দিতে হবে আর উট যদি হয় গরু হয় তাহলে দুইটা দিতে হবে কারণ এখানে আল্লাহ নবী আসালাম রক্ত প্রবাহিত করতে বলেছেন আর এই রক্ত প্রবাহিত একটা পশু দিয়ে হবে ভাগা দিয়ে এজন্যে ছেলে বাচ্চা হলে দুইটা মেয়ে বাচ্চা হলে একটা কেন ওলামারা বলছেন ছেলে বাচ্চা যেহেতু সে বাইরে একটা মেয়ে মানুষ বাড়ি বেশিরভাগ টাইম বাড়িতে থাকে ঠিক না আর একটা ছেলে বা ছেলে বড় হয়ে বেশিরভাগ বাইরে থাকবেন তার আপদ বিপদ অ্যাক্সিডেন্ট কত কিছু আছে ঘাট প্রতিঘাত ঠিক না তো এই জন্য এই জবা করে তার বিপদ আপদ তার পক্ষ থেকে কুরবানি করে তার বিপদ আপদ থেকে রোগ শোক থেকে অনেকেই করে কি বাচ্চা বড় হয়ে গেছে কুরবানি দেয় এক আকিকা দেয় না একেবারে কুরবানিদের ভাগা দিয়ে একই কুরবানিতে কুরবানির ভাগা এবং আকিকার ভাগা দিয়ে চলবে না এর কোনো দলিল নেই আস করেছেন ওলামারা আমরা বলবো আসে যাবেন না আপনি খাসি দুম্বা দিয়ে করবেন এটাই উত্তম এটাই আল্লাহর নবী এবং সাহাবাদ থেকে প্রমাণিত আছে দুম্বা এবং গরু দিয়ে এর প্রমাণ নেই আর যদি করতেই চান তাহলে ডবল ডবল লাগবে ভাগা দিয়ে চলবে না কেউ যদি বাচ্চা মনে করেন কুর বাচ্চা যদি সাত দিনের দিন বাচ্চার বয়স হয়েছে আকিকার জবা করে দিল এটা কি কুরবানি হবে না হবে না কে কেউ বলছেন হয়ে যাবে বাচ্চার নামে আকিকা দিল কুরবানিও আদা হয়ে যাবে কেউ কেউ বলেছেন তবে মনে রাখতে হবে কুরবানি হলো কার গার্জিয়ানের পক্ষ থেকে ঠিক না আর আকিকা হলো বাচ্চার পক্ষ থেকে দুইটা কি দুই জিনিস না এক জিনিস দুই জিনিস এই জন্য সঠিক মতে আলাদা করে দিতে হবে তবে যদি কারো সমর্থ থাকে সেটা আলাদা কথা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যা শুনলাম সেই সুন্নত যে আমুল করার তৌফিক দান করেন এই দশ দিনে আমরা উত্তম আমুল করে আল্লাহ রব্বুল্লা আলমিনের সান্নিধ্য লাভ করে নৈকট্য লাভ করে নৈকট্য লাভ করে আমরা আল্লাহর খাটি বান্দা জান্নাতি বান্দা যেন হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আকুল কাউলি হাদ আস্তাকুর আলী আলকুম সাইল মুসিফ আস্তাকুর ওসালাম মোহাম্মদ ওয়াল আলী হাসাদ আজমিন আসসালামাইকুম রহমতুল্লাহ